الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আমাদের নিয়মিত দার্সুল কোরআনে বসতে পেরে রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে এই গতকালকের আলোচনার ধারাবাহিকতাই ওই আয়াতি আমি তেলাওত করেছি সুরাই হচ্ছে একচল্লিশ নাম্বার আয়াত সেখানে ইসলামী রাষ্ট্রের চায়ের দফা মূল ঘোষণা করা হয়েছে আমরা দ্বিতীয় দফার আলোচনায় ছিলাম ইসলামী রাষ্ট্রের অর্থ ব্যবস্থার মূল ভিত্তি হবে জাকাত মানব রচিত যত প্রকারের অর্থ ব্যবস্থা দুনিয়ায় আছে সব ব্যবস্থাগুলো বাদ দিয়ে ওই রাষ্ট্রে সেই ব্যবস্থাগুলোর কোনো একটিকেও আর চালু না রেখে সবগুলোকে বিলুপ্ত করে দিয়ে একমাত্র জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হবে আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হল পবিত্র অর্থ ব্যবস্থা যার মাধ্যমে মানুষ হালাল জীবিকা নির্বাহ করবে আর এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে দুনিয়ায় বিভিন্ন সময়ে যে অর্থ ব্যবস্থাগুলো চালু হয়েছে প্রথমত সেই অর্থ ব্যবস্থার মূল ভিত্তিটা হলো সুদ আর এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রবর্তক হলো ইহুদিগণ বর্তমান পৃথিবীতে মূলত দুই ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে একটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আর একটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এই দুইটি ব্যবস্থা একেবারে প্রান্তিক অর্থ ব্যবস্থা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ব্যক্তির সম্পদের উপর মালিকানা স্বীকৃতি দেয় নিরঙ্কুশ পাবে তার উপার্জন এবং তার ব্যয় উভয়টি ক্ষেত্রে সেই নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী এবং যে উপায়ে সম্ভব তার যোগ্যতা মেধা ব্যবহার করে সেভাবেই সে উপার্জন করতে পারে অবাধ স্বাধীনতা লাভ করে উপার্জনের আর ব্যয় করার ক্ষেত্রেও সে পূর্ণ স্বাধীন সে বাধা বন্ধনহীন ভাবে সেই সম্পদ খরচ করতে পারে এই কারণে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় একদল মানুষ তৈরি হয় শোষক লুটেরা আরেক দল মানুষ হয় শোষিত বঞ্চিত লুণ্ঠিত সেখানে দুইটা শ্রেণীর জন্ম হয় অবশ্যম্ভাবী ভাবে আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল সূত্রটাই হলো সুদ মনে কেবল একজন লোক তার প্রয়োজনে সে একশো টাকা কারো কাছ থেকে ধার নিল তার তো একশো টাকা ছিলই না কিন্তু সেই একশো টাকা তাকে যখন পরিশোধ করতে হয় তখন এর সুদ সহ পরিশোধ করতে হয় একশো টাকাই তার ছিল না এখানে সে এখানে অভাবগ্রস্ত কিন্তু যখন তা পরিশোধ করে এর চেয়ে বেশি পরিমাণে সুদ দিয়ে পরিশোধ করতে হয় এই কারণে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ তাদের নিজের যতটুকু সহায় সম্বল আছে ক্রমান্বয়ে সেই সুদি কারবারীরা পুঁজিপতিরা এই নিম্ন শ্রেণীর মানুষগুলোর সম্পদ খেয়ে তারা চুষে নিয়ে যায় এক পর্যায়ে মানুষ নিঃস্ব হয়ে যায় এইভাবেই সমাজের মধ্যে এক দল মানুষের কাছে সমগ্র সম্পদ কুক্ষিগত হয়ে যায় আর বাকি সব মানুষ তাদের দাসে পরিণত হয় আর সমাজবাদী অর্থ ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তির মালিকানা একেবারেই স্বীকৃতি দেওয়া হয় না জনগণকে দাসের মতো তারা মনে করে সম্পদের উপর মালিকানা হলো রাষ্ট্রের এখানেও তারা চরম একটা বৈষম্য আরোপ করে রাষ্ট্র পরিচালনা এবং নিয়ন্ত্রণে যারা জড়িত তারা ঠিকই রাষ্ট্রের সেই সম্পদটাকে ভোগ ব্যবহার করে কিন্তু জনগণকে তারা বঞ্চিত করে মানুষকে তারা পারিশ্রমিক দেয় তার শ্রম অনুপাতে সেখানে প্রত্যেক মানুষ তার জীবিকা পাবে যেই পরিমাণ সে শ্রম দিবে তার সেই শ্রম অনুপাতে সে পারিশ্রমিক পাবে এতে করে সকল মানুষকে তারা বাধ্য করে জীবিকা নির্বাহের জন্য তার শ্রমটা নিয়োজিত করতে এই অর্থ ব্যবস্থায় সমাজে ব্যাপক দুর্ভিক্ষ দেখে দেওয়ার আশঙ্কা সৃষ্টি হয় এর কারণ হলো প্রত্যেকটা মানুষই মনে করে আমি তো এই সম্পদের মালিক না তার জীবন ধারণের জন্য যেই পরিমাণ জীবিকার প্রয়োজন সেই পরিমাণ শ্রম দিলেই যা পাওয়ার সে এতটুকু পায় এর চেয়ে বেশি তো সে পাচ্ছে না যেহেতু এই সম্পদটা তার নয় এটা প্রবৃদ্ধির জন্য উৎপাদন বাড়ানোর জন্য এখানে তার মনোযোগ স্থির করে না দায় সারাগুছের কর্ম সম্পাদন করে মানুষের সেই শ্রম এবং তাদের কর্ম ঘন্টা অপচয় হয় এক পর্যায়ে দেশে উৎপাদন কমে যায় অর্থনৈতিক ঘাটতি দেখা দেয় যেই অবস্থা ঘটেছিল সোভিয়েত ইউনিয়নে সাম্প্রতিক অতীতে সোভিয়েত ইউনিয়ন তারা শ্রেণী বৈষম্য দূর করার নামে শ্রেণী সংগ্রামের নামে পুঁজিপতিদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলে তারা ব্যাপক আন্দোলন গড়ে তুলে তারা বিপ্লব ঘটিয়েছিল এবং বিশাল অঞ্চলগুলো তারা দখল করে নিয়েছিল যে স্লোগান দিয়ে তারা কিন্তু বেশি দিন টিকতে পারেনি তারা শেষ পর্যন্ত তাদের মূলত সম্পদের ঘাটতির কারণে তাদের উৎপাদন কমে যাওয়ার কারণে তারা ব্যাপক সংকটে পতিত হয় যেই কারণে ব্রেজনেভ এবং গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের দুইজন প্রেসিডেন্ট মূলত সোভিয়েত ইউনিয়নের পতনের মূলে তারা যখন দেখলো যে দেশের অর্থনীতি চরম সংকটে পতিত আর রাগ ডাক করে বেশি রাখা যাচ্ছে না তখন একটা ফর্মুলা দিল সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে নতুন একটা ফর্মুলা দিল যার নাম দিল প্রেস্ত্রয়কা আর এই ফর্মুলাটা দেওয়ার সাথে সাথে এটা প্রকাশিত হয়ে গেল সোভিয়েত ইউনিয়নের তাদের সম্পদের যে ঘাটতি সেটার গোপন করে তারা রাখতে পারল না এই কারণে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে গেল আস্তে আস্তে প্রত্যেকে স্বাধীনতা দাবি করতে থাকলো এক পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে চুরমার হয়ে গেল সব রাষ্ট্রগুলো আলাদা হয়ে গিয়ে তাদের সাথে কেউ যুদ্ধ করার প্রয়োজন হয়নি বিনা যুদ্ধেই সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়ে গেল সেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সেই কুফলটা তারা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কুফলটা তারা সমাজতান্ত্রিকটা ভালো করেই বুঝতে পেরেছে তারা যদিও শ্রেণী সংগ্রামের নামে মানুষকে ব্যাপক আবেগ জাগাতে পারে কিন্তু বাস্তবে মানুষের সামনে কোনো অর্থ ব্যবস্থা তারা দিতে পারেনি বরঞ্চ এটাও ওই পুঁজিবাদীদের মতো এখানেও শ্রমী বৈষম্য সৃষ্টি করেছে একদল শাসক আর একদল শাসিত শাসক গোষ্ঠীর হাতে সকল সম্পদ কুক্ষিগত হয়ে যায় আর সারা দেশের জনগণ হয়ে যায় তখন তাদের দাস আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় শাসক গোষ্ঠীর সাথে সাথে দেশের পুঁজিপতি একটা শ্রেণী গড়ে ওঠে যাদের হাতে দেশের সকল সম্পদ কুক্ষিগত হয় এই কারণে সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয় ইসলাম হলো এত ভারসাম্যপূর্ণ একটি জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তির মালিকানার স্বীকৃতি প্রদান করে তবে সেটা নিরঙ্কুশ নয় শর্ত সাপেক্ষে নিয়ন্ত্রিত মালিকানা উপার্জনের ক্ষেত্রে যেমন তার একটা বাইন্ডিংস আছে সীমাবদ্ধতা আছে শর্ত সরাইত আছে খরচ করার ব্যাপারও তার এ ধরনের একটা সীমাবদ্ধতা আছে বরং যারা সম্পদ উপার্জন করবে তাদের খরচ করার জন্যই বেশি উদ্বুদ্ধ করা হয় সম্পদকে কুক্ষিগত করে রাখার পরিবর্তে খরচ করারই জন্য উদ্বুদ্ধ করা হয় লক্ষ্য করে আল্লাহ বলেন যে লোকেরা তোমাকে প্রশ্ন করে তারা কি খরচ করবে জবাব দিয়ে দাও তোমার অতিরিক্ত সম্পদ যা আছে তা তোমার প্রয়োজনের অতিরিক্ত যা আছে তা তুমি খরচ করো এখানে ব্যক্তিকে তার নিজের প্রয়োজনে খরচ করারও যেমন সুযোগ দেওয়া হয়েছে এর অতিরিক্তটা কুক্ষিগত করে না রেখে অন্যের প্রয়োজনে খরচ করার জন্য এখানে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তার আশপাশে গতকালকে এগুলো আলোচনা করেছিলাম যে অনেকগুলো খাত যেখানে তার শুধু খরচ করতেই হয় তার বৈধ খাত যেটা প্রয়োজন যদি না করে হাসরের মধ্যে আল্লাহ তাকে পাখরা করবেন জিজ্ঞাসা করবেন তোমার কাছে তো এই মুখ পাওনাদার ছিল তাদের পাওনা পরিশোধ করেনি আল্লাহ পাক সুবাহ সেদিন বলবেন যে আমি ক্ষুদার্থ ছিলাম তুমি আমাকে খাবার দেওনি বান্দা বলবেন ইয়া আল্লাহ আপনি তো সকল প্রকারের ক্ষুদা তৃষ্ণা মুক্ত আপনি আবার কেমন করে আপনি ক্ষুধার্ত ছিলেন তখন তিনি বললেন আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল তোমার কাছে তাকে তুমি খাবার দেওনি আল্লাহ বলবেন যে আমি অসুস্থ ছিলাম তুমি আমার শুশ্রূষা করি সেবা করি তখন বান্দা বলবে যে ইয়া আল্লাহ আপনি কিভাবে আবার অসুস্থ ছিলেন তখন তিনি বললেন আমার অমুক বান্দা তোমার কাছে অসুস্থ ছিল তুমি তাকে সেবা শুশ্রূষা করি এইভাবে আল্লাহ পাক সুবাহ যার উপর যে অধিকারগুলো ছিল সেই অধিকারগুলো আদায় না করার কারণে আল্লাহ পাক সুবাহ সেই অধিকারটাকে নিজের বলে দাবি করে হাসরের ময়দানে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এই জন্য কোন মানুষ তার সম্পদ উপার্জনের ক্ষেত্রে যেহেতু সে হারাম কোন উপায়ে সম্পদ উপার্জন করতেই পারে না তাহলে সে আঙ্গুল পুলে কলা গাছ বট গাছ বনার তো সুযোগই নাই এ সম্পদশালী হতে পারবে কিন্তু এত বেশি হওয়ার সম্ভাবনা নাই দ্বিতীয় হলো তার কাছে উপার্জিত উপার্জনের সুযোগ থাকলেও সেই সম্পদগুলো কুক্ষিগত করার সুযোগ নাই কারণ তার খরচের খাত অনেক বেশি তাকে জাকাত দিতে হবে কুশর দিতে হবে এছাড়াও অতিরিক্ত তার সাদকা দান খৈরাত গুলো তাকে করতে হবে অভাবী মানুষগুলোর অভাব পূরণ করতে হবে ক্ষুধার্ত মানুষের মুখে আহার দিতে হবে রোগাক্রান্ত মানুষকে চিকিৎসা করতে হবে যার বাসস্থান নাই তার বাসস্থান করে দিতে হবে যার কাপড় নাই তার কাপড় দিতে হবে এইভাবে যার যা প্রয়োজন সেগুলো দিতে হবে আর এই ধরনের পাওনাদাররা তার চতুর্পাশে আছে তার নিজের আত্মীয় স্বজন আছে এমন কাউকে পাবেন না যে তার পরিবার বংশের গুত্রের মধ্যে সকল মানুষই একেবারে সম্পদশালী আল্লাহ এর মধ্যে বৈষম্য রেখে দিয়েছেন যে একজনকে একটু বেশি দিচ্ছেন আরেকজনকে কম দিচ্ছেন এই জন্য একজনকে আরেকজনের উপর নির্ভরশীল করে দিচ্ছেন এইভাবে তার চতুর পার্শ্বে পাওনাদাররা আছে সেই পাওনাদাররা তার অপেক্ষায় আছে তার পাওনা পাওয়ার জন্য এখন একজন ব্যক্তি তার এই সম্পদগুলো যদি এইভাবে প্রয়োজন মাফিক যাদের প্রয়োজনে তাদেরকে খরচ করে তাহলে এখানে শ্রেণী বৈষম্য দেখা দেওয়ার সুযোগই নাই একদল মানুষের হাতে সম্পদ কুক্ষিগত হতে পারে না আরেক দল মানুষ একেবারে নিঃস্ব হতে পারে না সকল মানুষেরই মৌলিক চাহিদায় পরিপূর্ণ নিশ্চয়তা এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে নিহিত আছে একে তো এই অর্থ ব্যবস্থাটা প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগত ভাবে এটার অনুশীলন করবে বাস্তবে এটা প্রয়োগ করবে রাষ্ট্র একাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করবে সরাসরি রাষ্ট্র রাষ্ট্রের মাধ্যমে এটা পরিচালিত হবে আমি গতকালকে কিছু আমাদের সম্পদের অপচয়ের কিছু খাপ আমি বলেছিলাম যে এই দেশে সম্পদের অভাব নাই দুনিয়ায় সম্পদের কোনো অভাব নাই সম্পদ আল্লাহ পাক যেই পরিমানে তিনি মানুষ পয়দা করেন মানুষের প্রয়োজন অনুপাতে সম্পদ মানুষের হস্তগত করে দেন এক সময় ছিল এদেশের মানুষ কোনদিন গ্যাস আছে এদেশে তেল আছে এদেশে এটা কেউ কল্পনাও করত না কিন্তু সেগুলো এখন মাটির নিচ থেকে গুলা বের হচ্ছে দুনিয়ার বিভিন্ন দেশে সেগুলো বের হচ্ছে একটার পর একটা আল্লাহ বের করে দিচ্ছেন কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করছেন এবং তিনি জানেন তার কি প্রয়োজন প্রয়োজনটাও তিনি মানুষের কাছে সহজলভ্য করে দেন সুযোগ করে তিনি দেন আল্লাহ পাক সুবাহ যেইভাবে সমগ্র সৃষ্টিকুলের মধ্যে যারা আছে সকলের প্রয়োজনগুলো পূরণ করেন তেমনি ভাবে মানুষের প্রয়োজনগুলো তিনি সেইভাবে তিনি প্রয়োজন গুলো পূরণ করবেন আর সেই প্রয়োজনগুলো পূরণ করার জন্য

নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য কিছু কাজকে ফরজ করে দিয়েছেন সেইগুলোর প্রতি তোমরা অবহেলা করো না কিছু কাজ তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন সেইগুলোর ধারে কাছে যেও না আর আল্লাহ তার দিনের একটা সীমানা ঠিক করে দিয়েছেন এর সীমানা তোমরা লঙ্ঘন করো না আর আল্লাহ ভুলে যাওয়া ছাড়াই

বান্দা যেন সেইভাবে এগুলো সম্পন্ন করে আর আল্লাহ যে সকল কাজকে যে যে সকল জিনিসকে হারাম করে দিয়েছেন সেই হারাম কাজগুলোর থেকে যেন দূরত্ব বজায় রাখে হারামের প্রতি যেন কোন ধরনের আকর্ষণ না থাকে সম্পর্ক না থাকে এ থেকে সম্পূর্ণভাবে নিজেকে যেন পবিত্র রাখে আর আল্লাহ তার দিনের পূর্ণাঙ্গ একটা সীমানা দিয়েছেন মানুষ কিভাবে তার জীবন যাপন করবে কোন কাজগুলো করবে কোনটা করবে না তার জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ আল্লাহ এই সকল ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন আল্লাহ নির্ধারিত এই সীমানা যেন কেউ লঙ্ঘন না করে আর এমন কিছু বিষয় আছে যেইগুলো সম্পর্কে আল্লাহ স্পষ্টভাবে কোনো বর্ণনা দেন নাই এর অর্থ এটা নয় যে আল্লাহ ভুলে গেছেন এমন নয় তিনি ভুলে যাওয়া ছাড়াই নেসিয়ান তিনি ভুলে যাওয়া ছাড়াই ইচ্ছাকৃতভাবে কিছু বিষয় অস্পষ্ট রেখেছেন সেইগুলো নিয়ে তোমরা গবেষণা করো না সেইগুলো নিয়ে তোমরা গবেষণা করো না তাহলে আল্লাহ তার বান্ধার জন্য যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা হলো এর মধ্য থেকেই জীবনের অর্থনৈতিক জীবনে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জীবনের যতগুলো দিক আছে সবগুলো দিক দিকের মধ্যে একটা দিক মানুষের অর্থনৈতিক দিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে এটা পরিব্যাপ্ত এই জন্য এই অর্থ ব্যবস্থাটা হলো আল্লাহ পাকসুবাহার কাছে গ্রহণযোগ্য একমাত্র পবিত্র অর্থ ব্যবস্থা হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সুদভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষ পাপাচারে লিপ্ত হয় মানুষের এই হারাম সুদ খাওয়ার কারণে অন্তরের সেই পবিত্রতা নষ্ট হয়ে যায় হারাম হারাম খাবার খেয়ে মানুষ যত এবাদতি করে কোন এবাদতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এই জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবাদতের জন্য হালাল উপার্জন এবং হালাল রিজিক গ্রহণ অপরিহার্য শর্ত আর সেই হালাল উপায় হলো একমাত্র জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হয়তো আমাদের সোর্স অফ ইনকাম মনে হবে কম যে জাকাত উসর আর আমাদের দেশের উৎপাদিত যত পণ্য আছে সকল পণ্য সেটা শিল্পের ক্ষেত্রেই হোক আর কৃষি ক্ষেত্রেই হোক সেই উৎপাদিত যতগুলো পণ্য আছে সেগুলো থেকে আমাদের সম্পদের উপার্জনের উৎস হিসাবে অত্যধিক দিকে যেতগুলো উপার্জনের পথ আছে মনে করেন ইম্পোর্ট আইটেম যেগুলো আছে সেইগুলোর উপর সরকার যে ভ্যাট আরোপ করে রেখেছে ট্যাক্স আরোপ করছে ডিউটি আরোপ করছে ইনকাম ট্যাক্স আরোপ করছে এইগুলোর মাধ্যমে সরকার তার রাজস্ব ইনকাম ঘটায় কিন্তু এতে হয়টা কি জিনিসপত্রের দাম বহুগুণে বেড়ে যায় একশো টাকার মালের উপর সরকার আরো কোথাও কোনো কোনো পণ্যের উপর একশো দুইশো টাকা পর্যন্ত সে এখানে ট্যাক্স ডিউটি ব্যাট আইটি নেয় এতে করে একশো টাকার মাল তিনশো টাকা উঠানি পড়ে যায় কিন্তু এই যে দুইশো টাকা সরকার নেই মনে করেন যে ডিউটি ব্যাট আইটি মাধ্যমে আসলে এটা সরকার পায় না এখানে চুরির পথ করে দেওয়া হয় বাংলাদেশের যতগুলো বন্দর আছে নৌবন্দরই হোক আর স্থল বন্দরই হোক আর বিমান বন্দরই হোক সব জায়গায় আছে কাস্টম আর কাস্টমে যারা চাকরি করে এ সবগুলো চুর একটা কেউ ভালো পাওয়া যাবে না হাজারের মধ্যে একটাকে পাওয়া যাবে না সবগুলো চুর বিভিন্ন পণ্যের বিভিন্ন রকমের ডিউটি আরোপ করা থাকে কোনোটাতে দেখা যায় হয়তো মিনিমাম ডিউটি আছে ফাইভ পার্সেন্ট ডিউটি কোনো পণ্যের আছে দুইশো পার্সেন্ট ডিউটি দুশো পার্সেন্ট ডিউটির পণ্য আমদানি করে সে ওই ফাইভ যেটা ডিউটি ওই পণ্যের সেইখানে কি দেয় তার বয়স ইনভয়েস দাখিল করে এতে করে একশো পঁচানব্বই পার্সেন্ট এটা মেরে দিল এটা সরকার পাইল না কিন্তু সেটা মাইরে দিল দাম দুশো পার্সেন্ট ধরেই সেইভাবে মার্কেটে আসবে এখানে মাঝখানে একদল চুর এবং লুটেরার জন্ম হয় মাত্র এটার মাধ্যমে যদি এই ডিউটি বেট আরোপ করা না হতো জিনিসপত্রের দাম অন্তত পক্ষে চার ভাগের এক ভাগ সব পণ্যের নেমে আসত এখন মনে করেন একজন মানুষ দশ হাজার টাকা মাসে বেতন পায় আমি এটা বোঝানোর জন্য বলছি জিনিসপত্রের যে হারে বর্তমানে দাম এতে করে দেখা যায় তার মাসে খরচ হয় বারো হাজার টাকা দশ হাজার টাকা বেতন পায় বারো হাজার টাকা তার খরচ হয় দুই হাজার টাকা কোথায় পাবে সেটার জন্য ওই যে সে ঘুষ খায় আর ঘুষ খাবার সুযোগ যখন পাইছে তখন দুই হাজার খায় না তখন বিশ হাজার খাইতে চিন্তা করে দশ হাজার টাকা বেতন আর মাসে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার চিন্তা করে এতে করে এদেশের মানুষকেই লুটপাট করা হয় কিন্তু যদি এই পণ্যের দাম এক চতুর্থাংশে নামিয়ে আনা যায় এই ডিউটি বেট আইটি যদি না থাকে আর সরকার যদি নিজে চাঁদাবাজি না করে সকল পণ্যের উপর সরকার সরকারের দল দিয়ে যে চাঁদাবাজিটা করতেছে এটা যদি না করে এক চতুর্থাংশে নেমে আসবে অর্থাৎ একজন মানুষের জীবিকা নির্বাহের জন্য মাসে যে বারো হাজার টাকা খরচ হয় সেখানে তার খরচ হবে তিন হাজার টাকা তার বারো হাজার খরচ হবে না খরচ হবে তিন হাজার টাকা তাহলে তার দশ হাজার টাকা বেতন পাইলে তার আরো সাত হাজার টাকা তার সেফ হয় তখন সে অবৈধ উপায়ে রোজগারের চিন্তা করার প্রয়োজন হবে না আরেকটা দিক যদি আমরা চিন্তা করি দেশের বড় সংকট খরচ কোথায় হয় সরকারের যে কোনো ডিপার্টমেন্টে প্রয়োজন একশো জন লোকের নিয়োগ দিয়ে রাখছে দুইশো জন বা তিনশো জনের প্রয়োজন একশো জনের বাকিদের কোনো কাজ নাই দিয়ে রাখছে মাস শেষে তাদেরকে বেতন দিতে হয় কিন্তু কেন নিয়োগ দিল দেওয়ার কারণটা হলো এক একটা সরকার ক্ষমতায় আসে বিভিন্ন মন্ত্রণালয় এতভাবে তৈরি করেছে এত বেশি মন্ত্রণালয় করেছে এই মন্ত্রীরা তখন চিন্তা করে সে ইনকাম করবে কোথা থেকে দেখে তার ওই ডিপার্টমেন্টে ওই অফিসে ওই খাতে কিছু লোক নিয়োগ দিলে একশো লোক যদি নিয়োগ দেওয়া যায় আর পাঁচ লাখ টাকা করে যদি নেওয়া যায় তাহলে এখানে তার পাঁচ কোটি টাকা ইনকাম হয়ে যাচ্ছে তারা লোকটা নিয়োগ দিচ্ছে কেন ওই লোক নিয়োগ দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যাদেরকে নিয়োগ দিল তাদের কাছ থেকে এই কারণে সারপ্লাস ডিউটিতে এত লোক নিয়োগ দেওয়া হয় যে অনর্থক সেই রাজস্ব ঘাটতি গটিয়ে তাদেরকে বেতন গুলো মাসে মাসে দিতে হয়তো কাজ নাই অথচ বেকার এই লোকগুলোকে নিয়োজিত করে রেখে দেওয়া হয়েছে যদি এরা এদেরকে এই চাকরিতে না ঢুকাতো স্বাধীনভাবে কর্মসংস্থানের সুযোগ করে দিত প্রত্যেক মানুষ দেশে উৎপাদনের কাজে তার শ্রমটা দিত সে নিজে স্বাধীনভাবে হালাল রুজি করত আর সে স্বনির্ভর হতো আর দেশের জন্য বোঝা হয়ে থাকত না এইভাবে দেশে একটা একটা খাত যদি ধরা হয় যে দেশের জাতীয় সম্পদের বিশ ভাগ আসলে প্রকৃত কাজে লাগে কিনা আশি ভাগই লুটফাট করা হয় দেশে প্রকৃত কোনো অভাব নাই সম্পদের কোনো ঘাটতি নাই কিন্তু ঘাটতিটা হচ্ছে শুধুমাত্র এই চুর বাটপারের কারণে রাষ্ট্র ক্ষমতায় যায় সকল চুর বাটপাররা যতগুলো যায় এগুলো অসৎ অযোগ্য এবং লুটের আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই সকল অসৎ অযোগ্য লোকদেরকে রাষ্ট্র পরিচালনার কোনো কাজে লাগানো হবে না বিভিন্ন অফিসে এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইলটা নিতে লাগে মাস দুই মাস টাকা দিলে কয়েক মিনিটই হয় যার যে কাজ যেই টেবিলে বসে করার ইসলামী রাষ্ট্র হলে তার কাজ যথা সময়ে ওই কাজটা করে দিতে হবে আজকের ফাইল কালকের জন্য কেউ ফেলে রাখতে পারবে না যদি কার ফাইলের কাজ করতে পারে না সাথে সাথে তাকে ডেমোশন দিতে হবে মানে এই কাজের যোগ্য না সে সাথে সাথে ডেমোশন দিয়ে দিতে হবে আর যদি দেখা যায় অসৎ উদ্দেশ্যে ঘুষ খাওয়ার জন্য এটা করছে সাথে সাথে তাকে পানিশমেন্ট চাকরি থেকে বরখাস্ত করাই শুধু নয় তাকে প্রকাশ্যভাবে তাকে শাস্তি দিতে হবে এবং জনগণকে সামনে পরিচয় করে দিতে হবে যে এ অসৎ মানুষ চিনে রাখলো এটা অসৎ ঘুষখোর কেউ আর কখনো তাকে বিশ্বাস করবে না এইভাবে ব্যবস্থা শুরু হয়ে গেলে তখন এই রাষ্ট্রের মধ্যে কোনো অসৎ কর্ম করার মতো যদি কারো ইচ্ছা থাকেও সেটা করতে সাহস করবে না এই জন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সোর্স অফ ইনকাম যদি কমেও যায় তার অপচয়ের খাতগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে দেশের সম্পদের ঘাটতি কখনো দেখা দিবে না এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের মধ্যে সুষম সমাজ ব্যবস্থা তৈরি হবে মানুষ একজন আরেকজনের সাথে নির্ভরশীল হলে এখানে রুহামা পয়দা হয় ভালোবাসা পয়দা হয় একজন মানুষের সম্পদ আছে সে যখন দরিদ্র লোকটাকে তার প্রয়োজন মাপিক দেয় আজকে যেভাবে দেওয়া হয় ওই সে পায় সারা জীবনই পেয়ে যাচ্ছে কিন্তু তার অভাব আর ঘুরছে না তার প্রয়োজন দশ হাজারের দেয় দশ টাকা তাহলে তার অভাব যাবে কেমন করে জাকাত দেওয়ার পদ্ধতি হলো এমনই একজন মানুষকে এই পরিমাণে জাকাত দিতে হবে যে আর কখনো যাতে সে আর জাকাত নেওয়ার প্রয়োজন না হয় এই জাকাত দিয়ে সে স্বনির্ভর হয়ে যাবে এক সময় হয়তো সে জাকাত দাতা হয়ে যাবে এইভাবে জাকাত দিলে পরে দেশের মানুষ এই আজীবনই দরিদ্রের মধ্যে কেউ থাকবে না এখানে বৈষম্যটা যেই হারে বেড়ে গেছে এই বৈষম্য আর থাকবে না যে সমাজতান্ত্রিক চিন্তাধারা যে শ্রেণী বৈষম্যের স্লোগান দিয়ে মানুষকে তারা যে শ্রমিক শ্রেণী থেকে উদ্বুদ্ধ করে যদি ইসলামী অর্থ ব্যবস্থাটা আমরা ঠিকভাবে সমাজের বঞ্চিত শোষিত শ্রমিক মানুষের কাছে যদি তুলে ধরতে পারি তাহলে এরা অবশ্যই এটা সহজে তারা গ্রহণ করবে বুঝবে কিন্তু এদেশের মানুষের কাছে ইসলামী অর্থ ব্যবস্থার কোন রূপরেখা এখনো স্পষ্ট করে তুলে ধরা হয়নি শুধুমাত্র মানুষকে ওয়াজ করেই লাভ হবে না ক্ষুধার্ত মানুষের সামনে ওয়াজ দিয়ে হবে না তার পেটে আগে খাবার দিতে হবে খাবার দিয়ে এরপরে ওয়াজ করেন তখন সে মনোযোগ দিয়ে শুনতে পারবে এই মানুষের অভাব অনটন যখন আছে সেই মানুষগুলোর অভাব অনটন কিভাবে দূর করা যায় এই জন্য পদক্ষেপ নিতে হবে আর এর উপায় হলো জাকাত ভিত্তিক করতে ব্যবস্থা এবং এটা বাস্তবে মডেল হিসাবে দাঁড় করাতে হবে এবং এটা সম্ভব এদেশের সম্পত্তি এদেশেই সম্ভব পুরা রাষ্ট্র ব্যবস্থা আমরা না পারি আমরা সীমিত একটা জায়গায় যদি আমরা এইভাবে আমাদের অধিকারে নিয়ে নিতে পারি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারি আর সেখানে আমরা যদি এই সরিয়া ভিত্তিক এই চারটি মূলনীতির ভিত্তিতে যদি আমরা কাজ শুরু করে দেই তাহলে ইনশাল্লাহ দেখবেন যে সেখানে মানুষের যে অর্থনৈতিক বৈষম্য আছে শোষণ বঞ্চন আছে সেগুলো থেকে মানুষ মুক্তি পাবে সেখানে একটা শান্তিপূর্ণ একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সমাজের সকল প্রকারের অনাচার দূর করা সম্ভব সমাজ থেকে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই বন্ধ করে দেওয়া সম্ভব এ সমাজ থেকে সকল প্রকারের পাবাছার বন্ধ করে দেওয়া সম্ভব এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে এই জন্য ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় দফা মূলনীতি হল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা অন্য যত ব্যবস্থা আছে সবগুলো এখান থেকে বিলুপ্ত করে দেওয়া তখন এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষ তার জীবনকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে পারবে স্বনির্ভর করতে পারবে মানুষ তার জীবিকা হালাল উপায়ে ধারণ করতে পারবে এরপরে আল্লাহ তৃতীয় কর্মসূচি যেটা দিচ্ছেন সেটা আমারু বিল মারুফ তৃতীয়টা হলো সব কাজের আদেশ প্রদান করবে আর অসৎ কাজে নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়ানাহা মুনকার অসৎ কাজে নিষেধাজ্ঞা আরোপ করবে আমাদের দেশে সাধারণত আমর বিল মারুফ নাহি আনিল মুনকারটাকে উপদেশ বাণীর মতো বোঝানো হয় কিন্তু এখানে উপদেশ নয় আমর নির্দেশ আর এখানে আদেশ দেওয়া এবং নিষেধ করা এটা কে পারে এটা অথরিটির প্রয়োজন একটা পাওয়ারের প্রয়োজন পাওয়ারের না থাকলে কেউ সে আদেশ করতে পারে না নিষেধ করতে পারে না আদেশ সেই করবে যে তার আদেশ অমান্য করলে শাস্তি দিতে পারে এই ক্ষমতা তার আছে নিষেধ সেই করতে পারে তার নিষেধাজ্ঞা অমান্য করলে সে শাস্তি দিতে পারে এবং এটাকে সে কার্যকরী করতে পারে এই ক্ষমতা যার আছে সেই আদেশ করবে সেই নিষেধ করবে আর সেই ক্ষমতারা হলো শাসকের এই জন্যই শাসন ব্যবস্থার প্রয়োজন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন এই জন্যই রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত প্রকৃতপক্ষে সে আমর বিল মারুফ এবং নাহি আনিল করা সম্ভব নয় এই জন্যই আল্লাহ বলছেন আমি যদি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাহলে তারা এই কাজগুলো করবে তারা সালাত আদায় প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ জারি করবে এবং অসৎ কাজে নিষেধাজ্ঞা আরোপ করবে আল্লাহ সুবাহ যে সকল কাজকে মানুষের জন্য কল্যাণকর হিসাবে সাব্যস্ত করেছেন সেই কাজগুলোই হলো মারুফ ভালো কাজ এর মধ্যে মানুষের কল্যাণ নিহিত আছে যে কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় আল্লাহ পাক সুবাহ বান্দার জন্য এই সকল কাজকে করণীয় হিসাবে নির্ধারণ করেছেন বান্দার করার জন্য তিনি দিচ্ছেন সেই কাজগুলি হলো মারুফ আর সেই কাজগুলোর আদেশ জারি করবে ইসলামী রাষ্ট্র সে আদেশের মাধ্যমে প্রথমত এক নম্বর আদেশটা জারি করবে সালাতের সকল নারী পুরুষ যাদের উপর সালাত ফরজ হয়েছে তাদের প্রতি আদেশ জারি করে দিবে কেউ সালাত তরক করতে পারবে না সালাতের সময় হলে পরই সালাত আদায় করবে জামাতের সাথে এই জন্য সারা দেশে যে মসজিদগুলো চালু আছে আরো যদি প্রয়োজন হয় মসজিদ কোথাও না থাকে করার সেগুলো রাষ্ট্রীয়ভাবে করে দেবে আর রাষ্ট্রের সকল মসজিদে ইমামগণ থাকবেন রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আজকে যে মসজিদ কমিটি আলাদা থাকে তারা মতহল্লি থাকে আর তারা ইমাম নামের একজন চাকর নিয়োগ করে ইমামকে হুকুম দেয় মতহল্লি হুকুম দেয় মিম্বারে যখন উঠবে জুমাবারে খুদবা দেওয়ার জন্য হুকুম দিয়ে দেয় আজকে ওই বিষয়ে ওয়াজ করবেন তারা যেভাবে যে হুকুমটা দেয় সেই হিসাবে ওই খতিব সাহেব ওয়াজ করেন আর মসজিদের মিম্বারে বসে খুদ্া দেওয়ার সময় তিনি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সদস্য যারা আছে মেম্বার আছে তাদের চেহারার দিকে তাকান তাকে দেখেন যে কিভাবে ওয়াজ করলে তাদেরকে খুশি করা যায় তাদেরকে খুশি করতে পারলে ওনার ওই চাকরিটা ঠিক থাকবে তার ইমামতির গুলামির চাকরিটা ঠিক থাকবে এই জন্য তাদের খুশি করার জন্য ওয়াজ নসিহত করে আল্লাহকে খুশি করার ইচ্ছা তার থাকে না এই জন্য মসজিদের মিম্বার গুরুতে বসে তারা কখনো এই হেদায়াতের বাণী শোনাতে পারে না এই জন্যই রাসুল্লাহ সাল্লাম বলেছেন আলামত বলেছেন যে ওই জামানাটা আসবে যে তাদের মসজিদগুলো হবে কচিত সুসজ্জিত অট্টালিকা তার ভিতর থাকবে হেদায়াত শূন্য এই মসজিদগুলো সুন্দর বড় বড় অট্টালিকা হবে কিন্তু মসজিদের ভিতর থেকে মানুষ হেদায়াত পাবে না মসজিদের মিম্বার থেকে হেদায়াতের বাণী শোনানো হবে না আজকে এদেশের মসজিদগুলোর মিম্বার থেকে শির্ক এবং বিদাতের প্রচার করা হয় এখানে তাহিদের প্রচার হয় না অধিকাংশ মসজিদের মধ্যেই শির্ক এবং বেদাতের প্রচার করা হয় মানুষ হেদায়ত থেকে বঞ্চিত হয় রাসুল্লাহ সাল্লু ওই আশঙ্কাই করে বলেছিলেন যে এদের মসজিদগুলো এমন সুন্দর হবে বড় বড় তালিকা হবে সাজানো হবে কিন্তু মসজিদের ভিতর থাকবে হেদায়াত শূন্য ওয়াহিয়া খারাপ মিনাল হুদা থেকে বঞ্চিত থাকবে তো এই মসজিদের ইমামগণ মানুষের কাছে সে হেদায়তের বাণী শোনাতে পারেন না এখানে তারা আমর বিল মাহরুফ করতে পারেন না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তারা হবেন রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি এবং রাষ্ট্রের সকল অর্ডিনেন্স গুলো তারা ওইখানে তারা ঘোষণা করবে মসজিদের মেম্বার থেকে রাষ্ট্র যে সকল কাজ করার জন্য হুকুম দেবে আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী পালন করার জন্য যেই হুকুমগুলো রাষ্ট্র যখন জারি করবে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবগণ এটা ঘোষণা করে দেবেন খুদ্বার মাধ্যমে সেটা বাস্তবায়নের জন্য মানুষকে উদ্বুদ্ধ করবেন এবং বাস্তবায়ন তদারকি ইমামগণ করবেন এখন দেখেন না হাসিনা সরকার ইমাম সাহেবদেরকে নিয়োগ দিতেছে কি জন্য ফ্যামিলি প্ল্যানিং এর জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য ইমাম সাহেবরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে পুরুষদেরকে জন্ম নিয়ন্ত্রণের সেই বড়ি ট্যাবলেট কন্ডম এগুলা তারা সরবরাহ করবেন আর তাদেরকে উদ্বুদ্ধ করবেন এই কাজের জন্য ইমাম সাহেবরা আর ইমামরা কত খুশি হয়ে এ তাদের একটা চাকরি মনে হয় পাইল এমন ধরনের ইগুলা ইমামদের যে দুরবস্থা গুলো আসলে আমাদের এই দেশের মসজিদের ইমামতি নাই আছে ইমামতি নামের একটা গুলামের চাকরি ইসলামী রাষ্ট্রে সেই মসজিদগুলো হবে মূল কেন্দ্র সেখান থেকে আমর বিল মাহরুফ করা হবে আর নাহি আনিল মুনকার করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে সবগুলো কর্মসূচি দেওয়া হবে ইমাম সাহেবদের মাধ্যমে এটা বাস্তবায়িত করা হবে এরা মসজিদ কমিটির কর্তৃক নিয়োগকৃত হবেন না রাষ্ট্র তাদের কি দিবে বেতন দিবে রাষ্ট্রের কর্মচারী হবেন তারা তাদের জীবিকা নির্বাহের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে তাদেরকে বাধা দেওয়া হবে সারা দেশের সকল মসজিদের ইমামগণ হবেন রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগকৃত বায়তুল মাল থেকে তারা বাধা পাবেন জীবিকা নির্বাহন করবেন বায়তুল মাল থেকে মানুষের ওই দান খৈরাত হাদিয়া পাওয়ার জন্য তারা এই ধরনের হাত পেতে ভিক্ষুকের হাত নিয়ে তারা বসে থাকবেন না আমাদের দেশের ইমাম সাহেবগণ এত অলস আর আমি এদের বলি ওই যে শাহজালালের দরগার গজার মাছের মতো শাহজালালের দরগার পুকুরের গজার মাছ দেখছেন এটা হা করে বসে থাকে লোকজন এদের মুখে খাবার দেয় আর খায় ওই সকালবেলায় কিছু ফিশারম্যান আছে তারা দুটো মাছ নিয়ে এসে বসে থাকে আর মানুষ দশ টাকা বিশ টাকার করে সোয়াবের আশায় ওই মাছগুলো কিনতেছে আর গোজার মাছের ওই মুখে ছাড়তেছে শত শত গোজার মাছ হাঁ করে পানির মধ্যে এসে মাথাটা বের করে হাঁ করে থাকে আর ওই ছাড়তেছে একটার মুখ থেকে আরেকটা কারাগারি করে নিচ্ছে মানে গোজার মাছগুলো একটার মুখ থেকে একটা কারাগারি করে নিয়ে যায় যার মুখে পরে সেই সাঁতারটা গিলে ফেলে এইভাবে হাঁ করে তারা বসে আছে গোজার মাছগুলো আর এই মসজিদের ইমামগুলো ওই দরগার গোজার মাছের মতো মসজিদের মধ্যে বসে থাকে ওই মসজিদের হুজরার মধ্যে বসে থাকে কোন সময় মানুষ কে আসে একটা তাবিজের জন্য শয়তানি একটা তাবিজ কয়টা টাকা রুজি করবে কে আসে কখন একটা দাওয়াত দেওয়ার জন্য সে দাওয়াত খাবে গেলে পরে কিছু দক্ষিণা পাবে এই ধরনের সব সময় অপেক্ষায় বসে থাকে কে বিপদে পরে আসলো আসলে পরে তাকে উপদেশ দেবে বড় খতম পড়ান ওই খতমে সব বিনা পড়ান ওই খতমে কোরআন পড়ান ইত্যাদি ইত্যাদি কত ধরনের খতম বিদাতি এগুলো আবিষ্কার করেছে আর এর বিনিময়ে তার জীবিকা নির্বাহ করে হারাম খায় এই গুলো এই ধরনের হা করে বসে আছে অথচ এই ইমামতি করার সময় তার যে সময় লাগে তার পিছনে মুক্তাদিগণ যে সালাদ পড়েন তাদেরও তো ওই সময় লাগে এর চেয়ে তো বেশি সময় লাগে না সকল মুক্তাদি আল্লাহর হুকুম মেনে বের হয়ে যায় তার জীবিকার জন্য আর ইমাম এখানে দরগার গোজার মাসে হা করে বসে থাকে আল্লাহর আদেশ অমান্য করে অথচ তারও দায়িত্ব ছিল নিজের জীবিকার জন্য তারও চেষ্টা করা সেখানে বসে থাকবে কেন কিন্তু আমাদের দেশে মূলত সেই ইমামতিটা প্রকৃতপক্ষে মসজিদের ইমামের যে মর্যাদা যেই মর্যাদা দিয়ে ইমামকে আল্লাহ নিয়োজিত করেন এই মর্যাদার ইমাম এ দেশে নাই এখানে আছে গুলামির চাকুরি এই জন্য ইসলামী রাষ্ট্রে সেই ইমামগণের মাধ্যমেই মূলত এটা বাস্তবায়িত হবে সবচেয়ে বেশি এবং সর্বাবস্থায় ইসলামী রাষ্ট্রের একটা বাহিনী থাকবে সারা দেশে প্রয়োজনীয় হতে পারে ইমামের নেতৃত্বে সকল মসজিদ কেন্দ্রিক একটা বাহিনী থাকবে এই আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকারের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যত ভালো কাজের আদেশ করা হবে সেগুলো বাস্তবায়ন করার জন্য মসজিদকে কেন্দ্র করে ইমাম সাহেবের নেতৃত্বে একটা বাহিনী থাকবে বাস্তবায়ন করার জন্য যদি সে আদেশ অমান্য করে তাকে শাস্তি দেবে যদি সেখানে নহিয়ানিল মুনকার যে সকল কাজ করতে নিষেধ করা হয়েছে অর্থাৎ আল্লাহ পাক বান্দার জন্য যে সকল কাজকে অপছন্দনীয় হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন সেই সকল কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে সকল কাজকে অপছন্দ করেছেন সেই সকল কাজ এই রাষ্ট্র নিষিদ্ধ করে দেবে সেগুলো বাস্তবায়ন করতে দেবে না যদি কোথাও এ ধরনের নিষিদ্ধ কাজ কেউ করতে চায় সাথে সাথে ইমাম সাহেবের নেতৃত্বে যে বাহিনী থাকলো সেই বাহিনী এটা সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলবে এবং যারা এটা করবে তাদেরকে শাস্তি দেবে সেই ক্ষমতা না থাকা পর্যন্ত কেউ আমর বিল মারুফ নাহি মুনকার করতে পারে না সেটা করার জন্য প্রয়োজন হলো একটা শক্তির একটা ক্ষমতার ক্ষমতা থাকলেই এটা প্রয়োগ করা যায় এই এখানে আদেশ এবং নিষেধের প্রশ্নটা এখানে সরাসরি আল্লাহ আরোপ করেছেন যেখানে আল্লাহ পাক সুবাহ যে সকল কাজকে করার জন্য মানুষকে নির্দেশ প্রদান করেছেন সেই কাজগুলো রাষ্ট্রের পক্ষ থেকে বাস্তবায়িত করা হবে সেই কাজের আদেশ জারি করা হবে আর যে সকল কাজ করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন সেই সকল কাজগুলোকে এই রাষ্ট্রে করতে আর দেওয়া হবে না ইসলামী রাষ্ট্র এটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দেবে এখন মনে করেন যে বর্তমান যে পদ্ধতিতে ব্রিটিশরা এই প্রশাসনিক সিস্টেম চালু করেছিল এই সিস্টেমে যে থানাগুলো ছিল সেগুলো পুলিশ স্টেশন এক একটা পুলিশ স্টেশন ব্রিটিশরা মূলত একটা পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল একটা থানায় কিছু সংখ্যক পুলিশ থাকে তাদের পক্ষে কি সম্ভব সারা একটা থানায় যে এতগুলো গ্রাম কয়েক লক্ষ মানুষ এরা কিভাবে চলছে এটা দেখাশোনা করার খোঁজখবর রাখার কি সম্ভব কখনো কখনো সম্ভব নয় কিন্তু প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় মহল্লায় মসজিদ আছে যদি মসজিদের ইমাম সাহ যদি রাষ্ট্রের পক্ষ থেকে নিয়ন্ত্রিত হন আর তার অধীনে যদি একটা বাহিনী থাকে তাহলে এই মসজিদের সীমানা একটা পরিমিত একটা সীমানা যেটা মসজিদের নিয়ন্ত্রণের ভিতরে প্রথমত এখানে যখন সালাতের হুকুম দেওয়া হবে এই মসজিদের সীমানার মধ্যে যারা আছে তাদেরকে মসজিদে আদান শোনা মাত্রই আসতে হবে সেখানে যে মসজিদে যারা আসলো না ইমাম সাহেব তখন খুঁজ নেবেন কে আসলো না কি কারণে আসলো না তার কি কোনো শরীয় ওজোর ছিল সে কি রোগাক্রান্ত অসুস্থ না অন্য কোনো সমস্যা তার ইমাম সাহেব খুঁজ করবেন প্রয়োজনে তার বাহিনী পাঠাবেন যদি শরীয় ওজোর থাকে রোগাক্রান্ত অসুস্থ থাকে তার চিকিৎসার ব্যবস্থা করবেন তার অন্য সমস্যা থাকলে সমস্যাগুলো দূর করার চেষ্টা করবেন আর যদি কেউ ইচ্ছাকৃত ভাবে আসে না করে অবহেলা করে তাকে শাস্তি দেবেন তাকে ধরে নিয়ে আসবেন এসে প্রয়োজনে মসজিদে তার কয়েকখানা হবে মসজিদের মধ্যে আটকিয়ে রেখে দিবেন এখানে মসজিদে আসতে যেত কষ্ট হয় এখন মসজিদে থাকো আর খাও এখানে তার খাওয়ার পরার ব্যবস্থা করে মসজিদে আটকিয়ে রাখে দেওয়া হবে নামাজের পূর্ণ তালিম দেওয়া হবে যদি সে পূর্ণভাবে নামাজি হয় তখন তাকে মুক্ত করা হবে যাতে নিয়মিত আবার ঠিক মতো আসে যদি ছেড়ে দেয় নামাজ এরপরও যদি নামাজি না হয় প্রয়োজন তাকে হত্যা করা হবে এই পদ্ধতিটা যখন চালু করা হবে নামাজ আদায় না করে কেউ থাকতে পারবে কেউ থাকতে পারবে না সকল মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নিয়মিত ভাবে আদান শোনা মাত্র এই মসজিদে আসতে বাধ্য হবে এবং নামাজের জন্য যখন আসবে মসজিদে বিভিন্ন নসিহা গুলো শুনবে তখন আস্তে আস্তে তাদের মধ্যেও সেই দিন পরিপূর্ণভাবে প্রবেশ করবে এরা পূর্ণ তারা নিজেদের মধ্যে ইমান আকিদার সহকারে তারা গড়ে উঠবে তো এইভাবে রাষ্ট্রের পক্ষ থেকে এখানে আমর বিল মারুফ করা হবে এবং নাহি আনিল মুনকার করা হবে এটা সরাসরি এটার জন্য রাষ্ট্র শক্তি এটা ব্যবস্থা করবে আমি বললাম যে এটা মসজিদ ভিত্তিক হয়তো এটা উপযোগী এখনকার সময়ে অথবা রাষ্ট্র প্রয়োজন মনে করলে আর কোন আরো কোনো যদি উন্নত পদ্ধতি নিতে চায় করতে পারে এটা যুগের উপযোগী করে যে কোনো পদ্ধতিতে এটা বাস্তবায়িত করতে পারে উদ্দেশ্যটা হলো কি যে মানুষকে যে সকল আজ কাজের আদেশ দেওয়া হবে সেগুলো যেন পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয় সকল মানুষ যেন আমল করে আর যে সকল কাজ করতে নিষেধ আল্লাহ করে দিয়েছেন সেই সকল কাজ যেন কেউ করতে না পারে সে সুযোগ না পায় যেমন এই সমাজের মধ্যে যে কত প্রকারের অনাচার অবিচার আছে জুলুম অত্যাচার আছে সীমাহীন এগুলো তালিকা করেও শেষ করা যাবে না এত নিষিদ্ধ কাজ এই সমাজে সবগুলো চলছে একে তো মানুষ অনেক মানুষই নামাজ কায়েম করে না কিছু সংখ্যক আছে মাঝে মধ্যে নামাজ পড়ে কিছু কিছু আছে শুক্রবারের নামাজি শুধুমাত্র জুমাবার হলে সপ্তাহে একদিন পরে আর কিছু লোক আছে মসজিদের মোতাবাল্লি সভাপতি সেক্রেটারি বিভিন্ন ধরনের পদ নিয়ে বসে আছে তা আসলে তো জীবনে নামাজ পড়েই না অন্তত পক্ষে ওই মসজিদে শুক্রবারে আসে গেছে তার ওই নেতৃত্বটা দেখানোর জন্য এমন অনেক মসজিদের মধ্যে আছে তা সত্ত্বেও নামাজের সময় তার পাওয়া যায় না খোঁজখবর নাই কিন্তু জুমাবারে আসে তার নেতৃত্বের জন্য সে একটা পদে আছে মসজিদ কমিটির এই জন্য সে আসে অনেক মসজিদের মধ্যে এমন অবস্থা এই ধরনের কর্মকাণ্ডগুলো করার সুযোগ কেউ পাবে না আল্লাহ মানুষের সমাজে শান্তি নিরাপত্তার জন্য সকল প্রকারের অবৈধ হারাম কাজগুলো নিষিদ্ধ করে দিয়েছেন বিশেষ করে সমাজে যত অনাচার সৃষ্টি হয় এই অনাচারের সবচেয়ে বড় কারণ হলো নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে ঘটে এবং এটাকে কেন্দ্র করি সমাজে সবচেয়ে বেশি অনাচার এবং পাপের সয়লাভ ঘটে এবং পৃথিবীর প্রথম পাপ এবং প্রথম খুন গঠিত সংগঠিত হয়েছিল নারীকে কেন্দ্র করে এই জন্য আল্লাহর হুকুম হিজাব প্রথা পর্দা এটা ফরজ এটাকে রাষ্ট্রের পক্ষ থেকে এটাকে একশো পার্সেন্ট কার্যকরী করা হবে কোন পুরুষ যেমন বেগানা নারীর সাথে অবাধে সাক্ষাৎ করার সুযোগ পাবে না পুরুষ পর্দা পালন করতে হবে অনুরূপ ভাবে মহিলাগণও বেগানা পুরুষের সাথে সাক্ষাতের সুযোগ পাবে না নারী পুরুষের কর্ম ক্ষেত্র সবকিছু সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হবে পর্দা প্রথাটাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা হবে ইসলামের সরি পর্দাটাকে পরিপূর্ণ কার্যকরী করা হবে এতে করে ইচ্ছা করলেও কোন পুরুষ অপর কোন নারীর সাথে সাক্ষাতের সুযোগ পাবে না একজন নারী অপর পুরুষের সাক্ষাতের সুযোগ পাবে না এই রেস্ট্রিকশনের কারণেই আর এখানে পাপাচারের সুযোগ থাকবে না এখানে অবৈধ মেলামেশার সুযোগ থাকবে না জেনা বেবিচারের সুযোগ থাকবে না সেগুলো একেবারে বন্ধ হয়ে যাবে আল্লাহ সুবাহ যে সকল কর্মকে নিষিদ্ধ করেছেন এর মধ্যে আমাদের দেশে যা কিছু চলে বলতে গেলে সবগুলোই তো নিষিদ্ধ কর্মই চলছে এদেশের প্রধান প্রচার মাধ্যম যেগুলো আছে বিশেষ করে টেলিভিশন রেডিও আর এখন তো আবার ওই এফ এম রেডিও দিয়ে আর সুযোগ করে দিয়েছে গভীর রাত্রের অনুষ্ঠানগুলো পত্র পত্রিকা এই সবগুলো এগুলো পাপাচারের হাতিয়ার সকল পাপাচারের প্রচারের হাতিয়ার এগুলো এদেশের টেলিভিশনগুলো যারা প্রযোজনা করে বিনোদনের নামে এখানে এত জঙ্গলিপনার তারা সয়লাভ ঘটাচ্ছে মানুষের বিবেকের অপমৃত্যু ঘটিয়ে দিচ্ছে মানুষকে পশু বানানোর জন্য তারা প্রতিনিয়ত তাদের সকল প্রযোজনাগুলো তারা করে যাচ্ছে ইসলামী রাষ্ট্র হলে হয়তো টেলিভিশন রেডিও বন্ধ করা হবে না কিন্তু সেগুলো দিনের প্রচার প্রসারে থাকবে সমাজের ভাঙ্গনের পরিবর্তে গড়ার কাজে নিয়োজিত থাকবে আজকে এগুলোর অনুষ্ঠান মানুষ দেখে পরিবারে ভাঙ্গন দেখা দেয় ওই একজনের স্ত্রী আরেকজনের সাথে কিভাবে জানি কখন ওই মোবাইলে কথা বলে বলে কেম প্রেম করে বাদ পালাইয়া যায় জীবনে দেখে নাই কিছু নাই দেখি আজগুবি কারবার দেখলো না একটা মানুষ সেই যে চিনল না কোনোদিন মোবাইলে কথা বলে বলি তার সাথে নাকি প্রেম হয়ে যায় এরপরে শেষ পর্যন্ত পালাইয়া যায় কত দুর্ঘটনা দুর্ঘটনাগুলো সমাজগুলো ঘটছে না হ্যাঁ। এরপরে যে এখন ইন্টারনেট ফেসবুক এর মাধ্যমে যা কিছু অঘটন গুলো ঘটছে এটা মানে বলার মতো নয় এমন ধরনের জঘন্যতম অবস্থা গুলো চলছে এই জেলখানায় বসেও কেউ কেউ নাকি ফেসবুক এর মাধ্যমে বিয়ে করে সংবাদও পেয়েছি ওই ফেসবুকের মধ্যে জেলখানায় বসে বসেও ও সম্পর্ক করে নেয় এই ধরনের উপায়গুলো যেগুলো আছে আধুনিক প্রযুক্তি সেইগুলো আসলে ইসলামী রাষ্ট্রে নিষিদ্ধ করার প্রয়োজন হবে না সেইগুলোকে ব্যবহার করা হবে এটাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো এগুলোর মাধ্যমে সমস্যা যে জায়গাটা সেটা হলো অনুষ্ঠান যারা প্রযোজনা করে যে ধারণায় যে আকিদায় যে বিশ্বাসে করে সেটা তো সেইভাবেই এটা পরিচালিত হবে যেমন একটা অস্ত্র যদি একটা ডাকাতের হাতে থাকে একটা তাগুতের কুফার শক্তির হাতে থাকে তাহলে সেটা না হক পথে ব্যবহৃত হয় ইসলামের বিপক্ষে এটা ব্যবহৃত হয় আর ওই অস্ত্রটাই যদি একজন মুজাহিদের হাতে থাকে তখন আল্লাহ দুশ্মনদেরকে দমন করার কাজে ব্যবহৃত হয় অস্ত্রের কোনো দোষ নাই মূলত হলে এটা ব্যবহারের উপর সেই অস্ত্রটা ব্যবহার কে করবে এই ধরনের আধুনিক প্রযুক্তি যা আছে সেগুলো যদি ইসলামী রাষ্ট্রের পরিচালনার প্রয়োজন হয় হতে পারে প্রয়োজন হতেও পারে সেইগুলোকে আরো উন্নত করা হতে পারে এগুলোর মাধ্যমে গোটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তাদের ইমান আকিদা আমল শিক্ষা দেওয়ার জন্য তরবিয়ার জন্য এটা ব্যবহৃত হতে পারে আর সকল প্রকারের নিষিদ্ধ যত ধরনের প্রোগ্রাম যা আছে এই সবগুলো আমাদের সমাজ থেকে কমপ্লিটলি ডিলেট করে দিতে হবে একেবারে মিটিয়ে দিতে হবে এগুলো আর রাখা যাবে না যা আছে সবগুলো নিশ্চিন্ন করে দিতে হবে আর এই মানসিকতায় যারা গড়ে উঠেছে যেগুলো পরিপূর্ণভাবে এই কুফার দ্বারা নিয়ন্ত্রিত তাদের আকিদা তাদের হেদায়তের পথে ফিরে আসার সম্ভাবনা নাই এগুলোকে আর কখনো অক্ষত অবস্থায় রাখা যাবে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হয়তো ঢালাও ঢালাওভাবে সকলকেই অপারেশন করার প্রয়োজন নাও হতে পারে কিছু মানুষ আছে ইসলামী অনুশাসন মানার মতো সুযোগ পেলে তারা ইসলামী অনুশাসন মেনে চলবে হ্যাঁ প্রথম তাদেরকে দাওয়াত দেওয়া হবে যারা দাওয়াত গ্রহণ করে ইসলামী অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলবে আমর বিল মারুফ করার জন্য দায়িত্ব দিলে সে দায়িত্ব পালন করবে অথবা মারুফের আদেশ দিলে সে এটা মেনে চলবে মুনকারের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করলে এটা থেকে সে বিরত হয়ে যাবে এই সকল লোকেরা এখানে নিরাপদ হয়ে যাবে হতে পারে মুসলমানদের ভাই হিসেবে তারা গণ্য হয়ে যাবে কিন্তু যারা সেই হুকুম হাকামের পথে এই বিধানের পথে আল্লাহর হুকুমত পরিচালনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের কত অক্ষত রাখার কোন সুযোগ নাই এই ধরনের যেগুলো আছে আইমাই কুফুর তাগুত এবং তাগুতের বাহিনী হয়তো এদের অধিকাংশই রাখা যাবে না কারণ এরা থাকলেই আল্লাহর এই জমিনে তারা বিপর্যয় সৃষ্টি করার সুযোগ পেলেই তারা ওটার মধ্যে জাপিয়ে পড়বে এই জন্য সেই সুযোগও দেওয়া যাবে না যত প্রকারের প্রতিবন্ধকতা আছে সেগুলোকে চিরতরে নির্মূল করে দিতে হবে সেই মুনকারের নিষেধাজ্ঞাটা কিভাবে হবে

আল্লাহ রাসুল যে কাজগুলোকে করার অনুমতি দেননি অপছন্দ করেছেন সেই সকল কর্ম হলো মুনকার এমন কোন মুনকার যদি কেউ দেখে তাহলে সে তার প্রথম কাজটা কি ফাল ইউগাইর হুবিয়াদিহি সে যেন অবশ্যই এটাকে পরিবর্তন করে দেয় তার হাতের দ্বারা শক্তি প্রয়োগের মাধ্যমে যেন এটা পরিবর্তন করে দেয় তাগাইয়ুর ফাল ইউগাইর হুব সে তাগাইয়ুরটা কি যে মুনকারটাকে এখান থেকে অপসারিত করে মারুফটাকে এখানে প্রতিষ্ঠিত করা তাহলে এটা পরিবর্তন হলো তাগাইয়ুর হলো পরিবর্তন মুনকারটাকে নির্মূল করে সেখানে মারুফকে প্রতিষ্ঠিত করা আল্লাহ যেই কাজের নিষেধ করেছেন সেটাকে নির্মূল করে দিতে হবে আর আল্লাহ যে কাজের আদেশ করেছেন সেই কাজটাকে এখানে প্রতিষ্ঠিত করতে হবে আর এটা করার জন্য তার প্রথম পদক্ষেপ প্রথম পন্থাটা কি বিয়াদিহি শক্তি প্রয়োগের মাধ্যমে এটা করবে তার শক্তির দ্বারা এই মন কারটাকে এখানে পরিবর্তন করে দিয়ে মারুফটাকে প্রতিষ্ঠিত করবে যদি তার শক্তি না থাকে সেজন্য অবশ্য অবশ্য এটাকে পরিবর্তন করে দেয় তার মুখের দ্বারা এখানে যেহেতু ইস্তেতা মুক্তির কথা বলা হয়েছে সে মুখের দ্বারা ব্যবহার করবে তার এখন তার রেডি ফোর্স নাই শক্তি নাই মুনকারটাকে নির্মূল করার মতো তখন মুখের দ্বারা সে শক্তি সঞ্চয় করবে মুখের দ্বারা শক্তি সঞ্চয় করবে লোকদেরকে ইমানদারদেরকে ওই মুনকারটা সম্পর্কে অবহিত করবে জানাবে এইটা মুনকার এখানে চালু হয়েছে তখন এই মুমিনদেরকে সেখানে তৈরি করবে তাদেরকে প্রশিক্ষণ দিবে বাহিনী মুক্ত করবে অস্ত্র শস্ত্রের মোকাবেলার জন্য মুনকারটাকে নির্মূল করার জন্য যে শক্তির প্রয়োজন যে শক্তিটা তার নাই সে সেই শক্তিটা অর্জন করবে আর অর্জন করে সে এটা তারা তারাইয়ুর করবে এটাকে নির্মূল করবে এবং মা রূপটাকে প্রতিষ্ঠিত করবে যদি এই শক্তিও না থাকে সে মুখের দ্বারাও যদি না পারে সেজন্য অবশ্যই ওয়েসরাটা তার কলবের দ্বারাটায় পরিবর্তন করে দেয় কাজটা হলো একটা যেটাকে তাগাইয়ুর করতে হবে তার এই মুখের দ্বারাও পারছে না এই শক্তিও নাই যেমন আমাদের বর্তমানে এখন আমাদের মুখের ওপরও সেন্সরশিপ আছে আমরা প্রকাশ্যভাবে লোকদেরকে ডাকতে পারছি না এই তাগুদি শক্তি নির্মূলের জন্য মানুষকে আমরা আহ্বান জানাতে পারছি না বাহিনী মুক্ত করে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারছি না প্রকাশ্য ভাবে আমরা অস্ত্র শস্ত্র গুলো জোগাড় করতে পারছি না সকল নিষেধে গারু করে রেখে দিয়েছে এই জন্য এই শক্তি আমাদের নাই এই জন্য আমরা কলবের দ্বারা এটাকে পরিবর্তন করব। সেই কলবের দ্বারা পরিবর্তন কিভাবে যে ওই মনকারটাকে পরিবর্তন করার জন্য প্রথমত নিজের কল্পের মধ্যে প্রচন্ড পেরেশানি নিয়ে আসতে হবে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে আমি এটাকে নির্মূল করবো নির্মূল করার জন্য যেহেতু আমি যে শক্তির দরকার সেই শক্তি আমার নাই আর প্রকাশ্য ভাবে এই শক্তি সঞ্চয় করতে পারছি না তাহলে আমি গোপনে এই শক্তি সঞ্চয় করব। আর কল্পটা হলো মানুষের অন্তরের ভিতরে লুকানো সেই মুমিনের কল্পের সাথে কল্পের যুগসূত্র স্থাপন করা গোপনে গোপনে মুমিনদের সাথে সম্পর্ক স্থাপন করে গোপনে শক্তি সঞ্চয় করা আর এই শক্তি সঞ্চয় করে কাজ একটাই সেটা হলো তাগাইয়ুর করা সে মুনকারটাকে এখান থেকে নির্মূল করে মায়ারূপটাকে প্রতিষ্ঠিত করা এখন যদি কেউ প্রথমেই তার শক্তি প্রয়োগ করে দেয় মুনকারের বিরুদ্ধে এটাই ইমানের প্রথম স্তর তার শক্তি না থাকা সত্ত্বেও যদি কোনো একজন ইমানদার একশো জন শত্রু সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে লেগে যায় এটা তার ইমানের এক নাম্বার স্তর হয়তো সে পারবে না কিন্তু তার ইমানের এক নাম্বার স্তরিটা যে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে সে একা হলেও সে যুদ্ধে যুদ্ধ করার আদেশ সেটা পালন করেছে দ্বিতীয় স্তরটা হলো যে দ্বিতীয় পর্যায়ে যে আমার যে শক্তি আছে এটার দ্বারা পারছি না এটা মানে একটু দুর্বলতা এই জন্য এটা হলো দ্বিতীয় স্তর এই জন্য দ্বিতীয় পর্যায়ের মুখের মাধ্যমে শক্তি সঞ্চয় করা আর ইমানের সর্বশেষ স্তরটা হলো সেই আন্ডারগ্রাউন্ড গোপনে গোপনে শক্তি সঞ্চয় করা গোপনে গোপনে শক্তি সঞ্চয় করা এটা ইমানের দুর্বলতম অবস্থা এখানে হলো তাগাজুর বিল ইয়াদ তাগাজুর বিল লিসান তাগাজুর বিল কাল হাতের দ্বারা পরিবর্তন করা মুখের দ্বারা পরিবর্তন করা কলবের দ্বারা পরিবর্তন করা এই হাদিসটাকে আমাদের দেশে এমন ভাবে বিকৃত ভাবে অনুবাদ করে প্রচার করা হয় আমার মনে হয় এরা ইহুদিদের এজেন্ট ছাড়া আর কিছু নয় আল্লাহ দুশ্মন ইহুদিদের ভাড়াটিয়া এরা কিনা গোলাম কাসুরের একটা সহি হাদিসকে তারা বিকৃত করে ফেলেছে বলে কি অন্যায় দেখলে পরে হাতের দ্বারা বাধা দাও না পারলে মুখের দ্বারা বাধা দাও না পারলে অন্তরের দ্বারা ঘৃণা করো এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কথা হাদিসে এমন কথাই বলা হয়নি হাদিসে বলা হয়েছে কোনো অন্যায় দেখলেই সেটা শক্তি প্রয়োগের মাধ্যমে এটা পরিবর্তন করে দাও যদি শক্তি না থাকে মুখের দ্বারা পরিবর্তন করে দাও যদি সেই শক্তি না থাকে অন্তরের দ্বারা পরিবর্তন করে দাও আর এটা ইমানের দুর্বলতম অবস্থা তাহলে এখানে হলো তাগায়ুর বিল ইয়াদ তাগায়ুর বিল লেসান তাগায়ুর বিল কল অনুরূপ ভাবে আমরা যদি সমার্থক আরেকটা হাদিস দেখি যেখানে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সায়াকুন ও বাহাদি উমারা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিনুন ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন ওয়া লাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতুন খারদাল যে অচিরেই তোমাদের মাঝে এমন শাসকরা হবে যারা এমন সব কথা বলবে যা নিজেরা করবে না আর এমন ভাবে তারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে যেইভাবে চালানোর আদেশ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়নি ওই শাসকদের বিরুদ্ধে যে হাতের দ্বারা শক্তি প্রয়োগে জিহাদ করবে সে মুমিন যে মুখের দ্বারা জিহাদ করবে সে মুমিন যে কলবের দ্বারা জিহাদ করবে সে মুমিন এরপরে ইমানের আর সরিষা পরিমাণ জায়গাও অবশিষ্ট নাই ওইখানে বলা হচ্ছে কি হাতের দ্বারা জিহাদ করা মুখের দ্বারা জিহাদ করা কলবের দ্বারা জিহাদ করা জিহাদের তিনটা স্তর বোঝানো হয়েছে শক্তির তারতম্যের কারণে শক্তি না থাকার কারণে জিহাদের তিনটা স্তর এখানে বোঝানো হয়েছে আর ওই হাদিসের তাগায়ুর এই তাগায়ুর ও এটা স্তর এটা বিপ্লব তাগায়ুরটাকে পরিবর্তন বিপ্লব করা পরিবর্তন করে দেওয়া সেই রেভলিউশন তাগায়ুর তো রেভলিউশন বিপ্লব কিন্তু সেটা কিভাবে সেই পদ্ধতিটা হলো এক হলো রেডি ফোর্স থাকলে সাথে সাথে শক্তি প্রয়োগ না থাকলে মুখের দ্বারা শক্তি সঞ্চয় করা সেই সুযোগও না থাকলে অন্তরের দ্বারা শক্তি সঞ্চয় করা কাজ একটা তাকাইউর আর ওই হাদিসে বলা হচ্ছে জিহাদ হাতের দ্বারা জিহাদ মুখের দ্বারা জিহাদ আর কল্পের দ্বারা জিহাদ আর যদি ওই শাসকদের বিরুদ্ধে কেউ সে কল্পের দ্বারাও জিহাদ না করে তার মধ্যে আর সরিষা পরিমাণ ইমানও অবশিষ্ট নাই এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস যে জিহাদ না করার পর কেউ মুমিন থাকতে পারে এই হাদিস সরাসরি নাকচ করে দিয়েছে তার মধ্যে সরিষা পরিমাণ ইমানও নাই যদি ওই শাসকদের বিরুদ্ধে জিহাদটা কোথায় ওই যে বলে কলমের জিহাদ এই জিহাদ সেই জিহাদ কেউ গাঠির জেহাদ অনেকে অনেক জিহাদ করে সেই জিহাদটাকে যেখানে সেখানে প্রয়োগ করে রাসুল উল্লাহ সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন কোথায় জিহাদ করতে হবে ওই শাসকদের বিরুদ্ধে যে শাসকরা মানুষের সামনে এমন ভাবে শাসন চালায় যে ভাবে চালানোর জন্য আল্লাহ তাদেরকে আদেশ করেন নাই ওই শাসকদের বিরুদ্ধে যারা জিহাদ করবে তাহলে এই এইখানেও এই মুনকার মুনকারকে নির্মূল করে সেখানে মারুখকে প্রতিষ্ঠিত করতে হলে এখানে শক্তির প্রয়োজন এখানে শক্তি ছাড়া এটা সম্ভব নয় এই দুইটি হাদিসে দ্বারা আমরা দেখি এখানে শক্তি ছাড়া এটা সম্ভব নয় মুনকারটাকে অপসারণ করতে হবে আর মারুফটাকে প্রতিষ্ঠিত করতে হবে এই জন্য প্রয়োজন একটা রাষ্ট্র শক্তি একটা কর্তৃত্বের দরকার আর সেটা বাস্তবায়নের জন্য একটা শক্তিশালী বাহিনীর প্রয়োজন এটা ছাড়া কখনো এই কাজটি করা সম্ভব নয় এই জন্য আল্লাহ বলছেন যে আমি যদি ইমানদারদেরকে কোথাও রাষ্ট্র ক্ষমতা দান করি রাষ্ট্র ক্ষমতা দান করলে তারা এই কাজগুলো করে তাহলে ইসলামী রাষ্ট্রের এই কাজগুলো হলো মূল নীতি তারা প্রথমেই এই কাজগুলো বাস্তবায়িত করবে প্রথমত সকল মানুষ যাদের উপর সালাদ ফরজ তাদেরকে বাধ্য করবে সালাত আদায়ের জন্য দ্বিতীয় হলো তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে তৃতীয় হলো মানুষের জন্য কল্যাণকর যে সকল কাজকে আল্লাহ পাক সুবাহ নির্ধারণ করে দিয়েছেন সেই সকল কাজগুলোকে চালু করবে আর আল্লাহ যে সকল কাজকে মানুষের জন্য অপছন্দ করেছেন সেই সকল কাজকে চিরতরে বন্ধ করে দেবে এর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে এই কাজটা বলাটা সহজ করাটা কঠিন এই সৎ কাজের আদেশ এটা মুখে বলা যাবে কিন্তু বাস্তবায়িত করাটা এটা খুব কঠিন এই জন্য প্রয়োজন এমন ধরনের ইমানের অধিকারী লোকের যারা প্রকৃতপক্ষে খালেজ ভাবে আল্লাহর প্রতি আল্লাহ রাসুলের প্রতি ইমান এনেছে যারা খালেজ ভাবে তারা হাসরের ময়দানের সেই বিচারের দিনটাকে এমন ভাবে বিশ্বাস করে যেন নিজের চোখে দেখার মতো এমন একই এপিনান তারা সেটাকে বিশ্বাস করে তারা আল্লাহকে তার তাদের সকল কাজের ক্ষেত্রে এমন ভাবে ভয় করে যেন মনে করে যদি আমি আল্লাহর এই আদেশটা অমান্য করি এখনই তিনি আমাকে পাকড়াও করে ফেলবেন তিনি এমন ক্ষমতার অধিকারী তিনি পাকড়াও করতে কোনো আয়োজনের প্রয়োজন হয় না কোন ধরনের বাহিনী গঠন করার প্রয়োজন হয় না তিনি পাকড়াও করার ইচ্ছা করলে এই মুহূর্তে তিনি পাকড়াও করে নিতে পারেন যে আল্লাহর ক্ষমতা এইভাবে মনে করবে এই ধরনের ইমানের অধিকারী লোকেরা না হওয়া পর্যন্ত এমন শক্তিশালী একটি রাষ্ট্র ব্যবস্থা একটা সরকার গঠন করা সম্ভব নয় এই জন্য আল্লাহ রাসুল্লাহ মক্কায় কঠিন প্রতিকূল অবস্থায় নবতী দান করলেন যেখানে নবুয়তের দায়িত্ব পালন করা ছিল খুবই কঠিন প্রচন্ড বাধা প্রতিবন্ধকতা যত প্রকারের বাধা প্রতিবন্ধকতার সুযোগ ছিল কুফারদের পক্ষ থেকে তারা কোনোটাই হাত ছাড়া করেনি আর এমন এক প্রতিকূল অবস্থায় তিনি দাওয়াত দিয়ে কিছু সংখ্যক লোককে তিনি পাইলেন আল্লাহর ইচ্ছায় তারা ইমান আনলেন আল্লাহর ইচ্ছায় তিনি তাদেরকে পরিপূর্ণভাবে তাওহিদ রেসালাত এবং আখেরাত মক্কার জিন্দিগিতে মৌলিকভাবে এই তিনটি বিষয়ের উপর তাদেরকে গড়ে তুললেন মক্কার জিন্দিগিতে কোরআন মজিদের যে আয়াতগুলো নাজিল হয়েছে সুরাগুলো নাজিল হয়েছে সেইগুলোর মূল বিষয় ছিল তাওহিদ রেসালাত এবং আখেরাত মৌলিকভাবে এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আল্লাহর ওয়াহদানিয়ত মানুষের কাছে নিরঙ্কুশ ভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আল্লাহ পাক সুবাহ যত মানুষ প্রেরণ করেছেন সকল মানুষই হলো আল্লাহর খলিফা তারা আল্লাহর বান্দা আর তাদের কাজ হলো তারা সর্বাবস্থায় যেন আল্লাহরই গুলামি করে আর এর বিপরীত কোনো কাজ যাতে না করে রাসুল্লাহ সাল্লাই আলাইসাল্লামকে আল্লাহ রাসুল হিসেবে প্রেরণ করেছেন রাসুলের সেই রেসালতকে মেনে নেওয়ার জন্য রেসালতের মর্যাদা কতটুকু ক্ষমতা কতটুকু রাসুল হিসাবে কি কার্যকরী করবেন তার দায়িত্ব কি সবকিছু আল্লাহ ওনাকে বুঝিয়ে দিয়েছেন আর উনি রাসুল হিসেবে যে সকল কর্মকাণ্ড করেছেন যে কাজ করেছেন এই ব্যাপারে কারো কোন ধরনের এখতিয়ারি ক্ষমতা আর নাই যে রাসুল উল্লাহ সাল্লাহ কে কেউ অভিযুক্ত করতে পারে এমন অধিকার কারো নাই তিনি যা বলেছেন যা আদেশ করেছেন যা করতে নিষেধ করেছেন সেইগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সন্তুষ্টির সাথে পছন্দের সাথে মেনে নিতে হবে এটা যদি নিজের বিবেকের বিপরীত হয় নিজের চিন্তার বিপরীত হয় এখানে কোনো ধরনের নিজের চিন্তা শক্তি প্রয়োগ করার অধিকার নেই এই জন্য কোরআন মজিদে আল্লাহ পাক সুবাহ আয়াতে মহকামাতের মাধ্যমে যে সকল ফায়সালাগুলো প্রদান করেছেন এইগুলোর ব্যাপারে ইস্তেহাত করার অধিকার কারণ নাই রাসুল্লাহ যেইভাবে সেই আয়াতগুলোর বাস্তবায়ন ঘটিয়েছেন এবং নিজের পক্ষ থেকে মাধ্যমে তিনি দিনের একটা বাস্তব রূপ দাঁড় করিয়েছেন সেই ব্যাপারে কোনো প্রকারের ইস্তেহাত করার অধিকার কারো কোরআন এবং সহি হাদিসের মধ্যে যেই বিষয়গুলোতে নির্দেশনা আছে এখানে কোনো ধরনের ইস্তেহাত নাই কারো কোনো নিজের মত এখানে প্রয়োগ করার চিন্তা শক্তি প্রয়োগ করার অধিকার নাই রাসুল্লাহ রাসুল এইভাবেই মেনে নিতে হবে উনার সেই রসালতের এই মর্যাদাটা এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং রাসুল্লাহ সাল্লু আলাই তিনি শুধুমাত্র এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নন তিনি আল্লাহর রাসুলও সেই রাসুল হিসাবে ওনাকে এমন ভাবে ভালোবাসতে হবে সেই ভালোবাসার জন্য দুনিয়ার অন্য কোনো কিছুর সাথে সমতুল্য না হয় দুনিয়ার কোনো কিছুর সাথে এর তুলনা তুল্য হবে না সব কিছুর চেয়ে ওনাকে বেশি ভালোবাসতে হবে রাসুল্লাহ সাল্লাম স্বয়ং বলেছেন লা তোমাদের মধ্য থেকে কেউই মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতামাতা সন্তান আদি এবং দুনিয়ার সকলের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে তাহলে দুনিয়ার সকলের চেয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসাটাকে যদি কেউ সর্বোচ্চ দান করতে না পারে সে মুমিনি হতে পারে না এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের রেসালতকে এইভাবেই প্রতিষ্ঠিত করা হয়েছে যে রাসুলের নির্দেশে মানুষ তার মক্কা থেকে নিজের গড় বাড়ি ছেড়ে আপন জন সব ছেড়ে হিজরত করেছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করেছেন এমন ধরনের কিছু মুমিন তৈরি করেছিলেন মক্কার এই তেরোটি বছরে যাদের জীবনের একমাত্র উদ্দেশ্যই ছিল আল্লাহ এবং আল্লাহর রাসুলের ভালোবাসা অর্জন করা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সন্তুষ্টি ছিল তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির পথে যদি দুনিয়ার সবকিছু অন্তরায় বাধা হয়ে দাঁড়ায় সবগুলোকে তারা প্রত্যাখ্যান করার মতো মানসিকতা নিয়ে তারা তৈরি হয়েছিলেন কোনো কিছুর সাথে কোনো প্রকারে তারা কম্প্রোমাইজ করেননি এই ধরনের খাঁটি একদল মুমিন প্রয়োজন ছিল এমন একটা দিনের প্রতিষ্ঠার জন্য আর মক্কায় সেই লোকগুলো খাঁটি লোকগুলো তৈরি করেছিলেন মক্কায় এমনই খাঁটি সোনার মানুষগুলো তৈরি হয়ে গড়ে উঠেছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সরাসরি শিক্ষার মাধ্যমে তিনি সেখানে যেভাবে নিয়মিত তিনি দাসগুলো দিতেন রাসুল্লাহ সাল্লু একেবারে প্রথম দিককার যে মাদ্রাসা ছিল দারুল আরকান পাহাড়ের ভিতরে লুকানো মক্কার কাফেররা দেখে ফেলবে এই জন্য এক একজন ওই ছাগল চড়ানোর বাহানায় ওই উট ছড়ানোর বাহানারায় বাহানায় পাহাড়ে চলে যেতেন আর সেখানে ছাগল গুলো উট গুলো ছেড়ে দিয়ে একজন একজন করে লুকিয়ে লুকিয়ে ওই আরকাম রাজু আল্লাহর ঘরে গিয়ে তারা সমাবেত হতেন আর সেখানে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম চাঁদর মুড়ি দিয়ে কেউ যাতে চিনতে না পারে এইভাবে গোপনে গোপনে সেখানে গিয়ে হাজির হতেন এবং তাদেরকে সেখানে দাস দিতেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সেখানে মূল যে দাসগুলো দিয়েছেন সেগুলো তাওহিদ কেন্দ্রিক মূল কাজটাই ছিল তাওহিদের দাস মানুষ অসংখ্য ইলার গুলামি করত সেই অসংখ্য গুলার ইলার গুলামির থেকে মুক্ত করে তাদেরকে একমাত্র আল্লাহর বান্দা বানানোর জন্য আল্লাহর একত্ববাদ তাহিদটা কি আল্লাহর একত্ববাদ ভাবে নিরঙ্কুশ ভাবে আল্লাহ যে একমাত্র ইলা সেই এলিমটা তাদেরকে দিতেন সেই দাসগুলো সেখানে দিতেন মানুষ দীর্ঘদিন থেকে তাদের অসংখ্য মূর্তি দেব দেবীর প্রতি তাদের আকর্ষণ ছিল এগুলো তো আসলে মূর্তি ছিল না এগুলো তাদের পূর্বপুরুষদের বড় বড় বুজুর্গ ব্যক্তি ছিল যাদের আকৃতিতে তারা এই মূর্তিগুলো তৈরি করে রেখেছিল তাহলে পূর্বকালের এই বুজুর ব্যক্তিদেরকে তারা সম্মান শ্রদ্ধা করত এদের প্রতি তাদের প্রচন্ড ভালোবাসা ছিল এর থেকে মুক্ত হয়ে যাওয়াটা সহজ ছিল না এই জন্য রাসুল্লাহ সাল্লাম তাদেরকে দিনে দিনে এইভাবে তাদেরকে গড়ে তুললেন দাওয়াত দিয়ে তাহলিম তরবিয়া দিয়ে দাস দিয়ে তাদেরকে এইভাবে গড়ে তুললেন আর শেষ পর্যন্ত তাদের অন্তরে আল্লাহ ছাড়া আর কোন ইলার বিন্দু মাত্র আর জায়গা থাকলো না এরা খালিস মুমিন হয়ে গেলেন এই জন্য তাদের জীবনের সকল কাজকর্ম তার জীবনের উদ্দেশ্য সবকিছু এক কেন্দ্রিক হয়ে গেল সেটা হলো আল্লাহ কেন্দ্রিক আর ওই মানুষগুলো নিয়ে তিনি মদিনায় আসলেন মদিনায় এসে দিন হককে বিজয়ী করলেন রাসুল্লাহ সাল্লাম ওনার মাদানী জিন্দিগিতে আল্লাহর ইচ্ছায় যতদিন প্রয়োজন ছিল দিনকে পরিপূর্ণ করার জন্য আর ওহির যে আয়াতগুলো সুরাগুলো বাকি ছিল সেগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ সেই পরবর্তী দশটি বছরে সেগুলো পৌঁছিয়ে দেন এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিজে একটা বাস্তব নমুনা দাঁড় করান ইসলামী খেলাফতের এবং খুলাফায় রাশেদিন পরবর্তী সময়ে আমরা যা দেখি প্রথমে আবু বকর এরপর ওমর এরপর উসমান এরপর আলী রাজু আল্লাহ তারা সকলেই ছিলেন মহাজির যারা মক্কায় গড়ে উঠেছিলেন দীর্ঘদিন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিজের সান্নিধ্যে রেখে তাদেরকে গড়ে তুলেছিলেন মক্কায় পরবর্তী সময় এরাই খলিফা হলেন আর তাদের খেলাফত হলো ওই নবুয়তের ভিত্তির উপর খেলাফত আলা মিনহাজ নবুয়ত নবুয়তের ভিত্তিতে তারা তাদের খেলাফত পরিচালনা করলেন দুনিয়ার মানুষের সামনে সেই খেলাপতি হলো আদর্শ খেলাপত তারা প্রথম মূলত এই চার দফা মূল নীতি বাস্তবায়ন করেছিলেন আবু বকর রাজি আল্লাহু এটা বলছেন যে আমরা যেই দিনকে বাস্তবে দেখার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম এই আয়াত নাজিল করলেন হিজরতের পরপরই নাজিল করে আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন এই জন্য আবু করবেন এটা তো এখন আমাদের জন্য নাজিল করা হয়েছে এখন আমরা এটা বাস্তবায়িত করব। আবু বকর বললেন আমরা বাস্তবায়িত করবো আমাদের জন্য এখন আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন কিভাবে আমাদেরকে রাষ্ট্র চালাতে হবে ইবনে আব্বাস রাজিয়াল্লাহু বলছেন এই চায়ের এই আয়াতটি ছিল মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি একে ভিত্তি করে তারা পরিচালনা করেছিলেন এবং দুনিয়ার মানুষের সামনে এটাকে মডেল হিসেবে দাঁড় করিয়ে গেছেন আমরা যদি আজকে ওই নমুনাটা সামনে তুলে আনি তাহলে আমরা কি দেখবো আমরা কোথায় এখন আজকে যারা এ দেশটাকে নিজেরা মুসলিম দেশ মনে করে মুসলমান নামদারি লোকেরা এই দেশে বেশি সংখ্যক বাস করে মুসলিম নামদারি পিতামাতার ঔরসে গর্বের জন্ম লাভ করে মুসলিম নাম ধারণ করেছে একদল মানুষ যেগুলো তাগুতের রাষ্ট্রীয় খাতায় মুসলিম হিসেবে তাদেরকে লিখা হয়েছে কিন্তু এদের নাম কি আল্লাহর কাছে মুসলিম হিসেবে লেখা হয়েছে কিনা সেটা আমরা যদি একটু চিন্তা করি আমরা দেখতে পাবো এদেশের অধিকাংশ মানুষ কোন দিন মানে দিন হিসাবে ইসলামকে কি তারা মেনে চলে না দিনে তাগুত মানে তাগুতের দিন মেনে চলছে এদেশের অসংখ্য মানুষ সেহেতু এটা তাগুতি রাষ্ট্র যেহেতু এদেশের মানুষ তাগুতি আর দিন মেনে চলছে এই জন্য এটা হলো তাগুতি রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হলো কুফুর অর্থাৎ আল্লাহর অবাধ্যতা আল্লাহর নাফরমানি আল্লাহ যে সকল আদেশ করেছেন সেই আদেশগুলোকে এখানে অমান্য করা হয়েছে আর যে সকল কাজ আল্লাহ নিষেধ করেছেন সেইগুলো এখানে চালু করা হয়েছে এটা কি তালিকা করে বলার প্রয়োজন আছে আল্লাহ যেই সকল এবাদতকে তার বান্দার জন্য ফরজ করে দিয়েছেন সেই ফরজ এবাদত গুলোকে এই দেশে ফরজ হিসাবে রাখা হয়নি কোনটাকে নফল করা হয়েছে কোনটাকে নিষেধ করা হয়েছে যেমন নামাজ রোজা হজ এগুলাকে নফল করা হয়েছে আর আল্লাহ যে ফরজ করেছিলেন করে দিয়েছেন এদেশে পর্দাকে নিষিদ্ধ করা আগে ছিল দুই হাজার তিরানব্বইটা মদের দোকান লাইসেন্সদারি দোকান এখন হয়তো অনেক আরো বেড়েছে আর এই মদের মাধ্যমে এই দেশটাকে বরবাদ করা হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে নেশার সকল উপকরণ এদেশের সকল মানুষের নাগালের মধ্যে এই জেলখানার মধ্যেও বাংলাদেশের কোন একটা জেল দেখাতে পারবে যেখানে নেশা নাই সম্পূর্ণ এখানের মধ্যে হচ্ছে এমন কোন জায়গা নাই রাষ্ট্র ব্যবস্থার কোন জায়গায় রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো নেশার সাথে জড়িত যত মন্ত্রী এমপি যা আছে সবগুলো নেশায় অভ্যস্ত অথচ এটা আল্লাহ হারাম করে দিয়েছেন রাষ্ট্র এটাকে হালাল করে দিয়েছে রাষ্ট্র এটাকে হালাল করে দিয়েছে তাহলে যে আল্লাহর হারাম করা কোনো কাজকে হালাল করে নেয় তাহলে সে কাফের হয়ে যায় যে আল্লাহর কোন ফরজ করা কাজকে অস্বীকার করে সে কাপড় হয়ে যায় কুফরির কত কারণ আছে যতগুলো কারণে মানুষ কাফের হয় সবগুলো কারণ এই রাষ্ট্র ব্যবস্থায় বিদ্যমান এরপর যদি কেউ এদেরকে মুসলিম মনে করে এদের কুফারের ব্যাপারে কুফরি হওয়ার ব্যাপারে যদি কেউ সন্দেহ করে সেও কাফের হবে এদের কুফুরিতে যদি তাগুতের কুফুরির ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ সেও কাফের হয়ে যাবে কারণ যারা কুফুরি করে প্রকাশ্যভাবে নিজের কুফুরের ডিক্লারেশন দেয় আর সেই কুফুরের ডিক্লারেশন দেওয়ার পর এদের সাথে যদি কেউ সম্পর্ক রাখে তাদেরকে ভালোবাসে এবং তাদেরকে নিজের মনে করে তাদের এই কর্মটাকে পছন্দ করে নেয় সেও কাফের হয়ে যায় আল্লাহর যে কোনো ফরজ হুকুমকে অস্বীকার করলেই সে কাফের হবে কোরআন মজিদে আল্লাহ যতগুলো আয়াত নাজিল করেছেন যদি একটি আয়াতকে কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে যেমন এই যে আয়াতটি আমরা আলোচনা করছি যে আয়াতে পুরা রাষ্ট্র ব্যবস্থার একটা মূল ভিত্তি রচিত হয়েছে এই আয়াতটাকে বাস্তবে এদেশের মুসলিম নামদারি লোকেরা জানেও না বুঝেও না আমলও করে না বরঞ্চ এর বিপক্ষে তাদের সম্পূর্ণ অবস্থান ডিক্লারেশন করে দিয়েছে যারা এর বিপক্ষে ডিক্লারেশন করেছে তারা কুফরিতে লিপ্ত এই জন্য এই রাষ্ট্র ব্যবস্থা সকল হারামের কেন্দ্র তারা সকল হারাম কাজকর্ম করে সকল মুনকার কাজের প্রচার প্রসার ঘটায় প্রচলন করে নতুন নতুন করে এক একটা নতুন মুনকারের উদ্ভাবন করে আর সেটা রাষ্ট্রের মাধ্যমে এটাকে তারা প্রতিষ্ঠিত করে সম্প্রসারণ করে এই কাজটা কাজ এই কর্মটা হলো শয়তানের আর এই শয়তানি কর্মের সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না আল্লাহ এই পৃথিবীতে দুটি অবস্থা সৃষ্টি করেছেন সব জায়গায় সব সময়ই সব যুগেই এক আল্লাহর পথের প্রতীক একদল লোক থাকবে আর তার বিপক্ষে শয়তানের পথের প্রতীক একদল লোক থাকবে সত্য মিথ্যার সংঘাত যুদ্ধ পৃথিবীর একটা বাস্তব ইতিহাস হক এবং বাতিলের যুদ্ধ এটা হলো একেবারে বাস্তব ইতিহাস আল্লাহ এটা নিজের পক্ষ থেকে এটা করেছেন এটার মাধ্যমে তিনি পরীক্ষা করে নিতে চান কারা আল্লাহর বান্দা তিনি বাছাই করে নিতে চান তিনি আল্লাহর বান্দা বাছাইয়ের জন্য এই পদ্ধতিটা ব্যবহার করছেন এবং গতকালকে এর আগের আয়াতটাতে আমি বলছিলাম চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ এই ব্যবস্থাটি করে রেখেছেন পৃথিবীতে এক দল দিয়ে আর এক দলকে তিনি দমন করবেন আর এর মাধ্যমে আল্লাহ তার নিজের শ্রেষ্ঠত্ব এবং তার নিজের এবাদতের সুযোগ বান্দার জন্য এই পৃথিবীতে রাখবেন যদি এই পদ্ধতিটা না থাকে বাতিল শক্তির সাথে যদি হকের সংঘাত না হয় তাহলে হক কোনদিনই আর টিকে থাকবে না সেটা বাতিল যতটুকু তার জন্য সহায়ক মনে করবে ততটুকুর জন্য সে অনুমোদন দেবে এটা তার জন্য ক্ষতি নয় শয়তান তার সকল হুকুম হাকাম গুলো যদি নিরাপদে চালাতে পারে আর ব্যক্তিগতভাবে কেউ যদি ওই নামাজ রোজা এইগুলো করে শয়তানের তো অসুবিধা হওয়ার কথা নয় শয়তানের তো কোনো অসুবিধার হওয়ার কথা নয় কারণ রাজত্ব সে চালাচ্ছে সে বিজয়ী শক্তি সেই কারণে দেখবেন যে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করা হয় যেইখানে এই তাগুতি শক্তি হয় এটার আয়োজনকারী শয়তানি শক্তিকে আয়োজন করে দেয় তাদের জন্য এটা প্রতিবন্ধক মনে করে না ওখানে হালিসানে আসিনা আসে খালেদা আসে সাদা সকরি আসে পুরা তাগুতি বাহিনী দিয়ে তারা এখানে মধ্যে এটার আয়োজন করে ওই কালো কুকুরগুলো হেলিকপ্টার দিয়ে পাহারা দেয় কত নিরাপত্তার ব্যবস্থা করে দেয় কারণ তারা বুঝে এরা তো আমাদেরই তাগুত মনে করে শয়তান মনে করে এরা তো আমাদের দলের লোক আমাদের তো কোন ধরনের তারা সমস্যা সৃষ্টি করছে না বাধা সৃষ্টি করছে না বরঞ্চ একদল মানুষকে তা অন্ধ করে রেখে দেওয়ার জন্য দিন থেকে আল্লাহর পথ থেকে অন্ধ করে দেওয়ার জন্য এই পথটাই তো সহজ কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তারা ভাবে না আমরা সুদের কারবার করি ঘুষের কারবার করি আমরা সমাজের মধ্যে জুয়া লটারি ভাগ্য গণনা সহ সকল হারাম কাজ কারবার করি পতিতালয় চালাই মদ ব্যবসাখানা গুলো চালাই সবকিছু আমরা করি লুটপাট করি অনাচার অবিচার করি এর বিপক্ষে তারা তো কোনোদিনই একটি কথা বলে না তাহলে মূলত এরা তো আমাদের পক্ষের লোক একদল হলো এদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী আরেক দল হলো রাজনীতি নিরপেক্ষ ধর্মে বিশ্বাসী এরা পরস্পরের মধ্যে একটা অলিখিত গোপন চুক্তি এটা একদল বলছে ধর্ম এটা পবিত্র ধর্ম তোমরা পবিত্রটা জায়গায় রেখে দাও রাজনীতির মধ্যে নিয়ে সেটা ধর্মকে অপবিত্র করো না অর্থাৎ রাজনীতি তারাই বলছে এটা অপবিত্র আর আরেক দল বলছে হ্যাঁ তোমাদের অপবিত্র ধর্ম এটা খুব অপবিত্র এটা তোমাদের রাজনীতি অপবিত্র ওইটা ধারে কাছে আমরা যাই না ওইটা নিয়ে তোমরা থাকো আমরা আমাদের ধর্মটা নিয়েই থাকলাম মূলত এরা পরস্পরে এমন একটা গোপন চুক্তি করে তারা শয়তানি কর্মকাণ্ড চালাচ্ছে তাহুদের সহায়ক হিসেবে কাজ চালাচ্ছে যে কেউ কারো ক্ষতি করে না এই জন্য একে অন্যের সহযোগিতা করে যে সোভিয়েত ইউনিয়ন লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ জ্বালিয়ে দিয়েছিল তাদের কমিউনিজমের বিপ্লবের সময় সমরকন্দ বুহারা উজবেকিস্তান কাজাকিস্তান যে সকল মুসলিম অধ্যুষিত এলাকা যে সমরকন্দ বুহারার থেকে ইসলামের ইলমের প্রচার প্রসার ঘটেছে ইমাম বুখারির জন্মস্থান সেই বুখারা সেই বুখারা যখন সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয় সেখানে হাজার হাজার আলেমদেরকে তারা হত্যা করেছিল মসজিদ মাদ্রাসাগুলো তারা জ্বালিয়ে দিয়েছিল সেই সোভিয়েত ইউনিয়ন কিছু কিছু মসজিদ তারা রেখেছিল যেই মসজিদগুলোতে আমাদের দেশের যে তবলিক করেন যারা এই ধরনের তবলিকের লোকদেরকে দাওয়াত দিয়ে তারা নিত দুনিয়ার বিভিন্ন দেশ থেকে নিয়ে তারা দেখাতো আমরা তো তাদেরকে ইসলামের কাজ করতে দিচ্ছি আর এটা কোন দেশগুলো বাংলাদেশ থেকেও যেত কারণ তারা দেখাতো যে বাংলাদেশের মতো দেশে যেহেতু কমিউনিজমের প্রচারের জন্য প্রসারের জন্য তারা কমিউনিস্ট পার্টি মতো এই ধরনের কিছু কমিউনিস্ট দল গড়ে তুলছে এরা এদের মধ্যে কাজ করতে হয় এখন এখানে যদি তারা ধর্মের বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলে তাহলে তো তাদের কমিউনিজমের প্রচার করতে পারে না এই জন্য এখান থেকে কিছু লোকদের তবলিগের নামে ওখানে তারা নিয়ে দেখা যায় না সুবিধ ওইখানেও মসজিদ আছে সেখানে তবলিগ করা যায় তাদেরকে লাল গালিচা অভ্যর্থনা দেয় তারা তাদের আন্তরাজ ব্যায়াম করে মেহমানদারি করে কত খেদমত করে এই জন্য তারা এসে এদের খুব সুবিধনের গুণগান গাইছিল এমন লোকদেরকে আমি পেয়েছিলাম কারণ এরা হলো এমনই যে দুনিয়ার সকল কুফারের সাথে মিত্রতা করে তারা নিরাপদে ধর্মের নামে কিছু ইসলামের কিছু কিছু অংশ যেগুলো ওই যে মিষ্টি সুন্নত যেগুলোতে খুব বেশি সব পাওয়া যায় কষ্ট করা লাগে না এই ধরনের কিছু আমলের মধ্যে অভ্যস্ত করতে চায় কিন্তু কিছু সুন্নত তারা হিসেবে পালন করে কিন্তু ফরজ সব লঙ্ঘন করে অস্ত্র হাতে তুলে নেওয়া ফরজ এই ফরজটাকে লঙ্ঘন করে কুফার শক্তির বিরুদ্ধে নিজের ইমান দিয়ে তাদের কাছে প্রকাশ করাটা নিজের ইমানটা প্রকাশ করাটা এটা তারা কোনোদিনই করে নি করবেও না কারণ তার কুফারের সাথে তারা কম্প্রোমাইজ করে তারা এই ধরনের কাজ করতেছে তো এই ধরনের কর্মকাণ্ড করে কোনোদিনই দিনের বিজয় সম্ভব নয় পৃথিবীর ইতিহাসটাই এটা যেখানে ইসলাম এসেছে আর যখন এখানে কুফুর প্রতিষ্ঠিত যদি থাকে তার সাথে সংঘাত হয়েছে যুদ্ধ হয়েছে আমি ওই চল্লিশ নম্বর আয়াতের কথাটাই বলছিলাম যে ইহুদিদের যে এবাদত খানাগুলো ছিল আল্লাহ বলছেন যদি আমি তাদের মধ্যে এই ধরনের যুদ্ধ জিহাদের ব্যবস্থা না রাখতাম তাহলে তাদের সেই আবাদত খানাগুলো থাকতো না সেই ইসা আলাহ ইসলামের সময় যে ওনার প্রতি যারা ইমান এনেছিল ইসাইগণ তাদের মধ্যে অনেক আলেম দরবেশা ছিল তাদের যে এবাদত খানাগুলো ছিল যদি এই যুদ্ধের ব্যবস্থা চালু না থাকতো বাতিল শক্তির বিরুদ্ধে তাহলে এই আবাদত খানাগুলো থাকতো না আর মুসলমানদের এই মসজিদও থাকতো না যদি মুসলমানদের মধ্যে এই কুফারদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ না থাকতো এই জন্য আল্লাহ বলছেন আমি যদি এক দল দ্বারা অপর দলকে প্রতিহিত প্রতিহত না করতাম তাহলে এগুলো ধ্বংস হয়ে যেত এই সকল এবাদত খানাগুলো ধ্বংস হয়ে যেত আল্লাহ সুবাহ নিজে ঘোষণা করে দিচ্ছেন পৃথিবীর ইতিহাস হলো সত্য মিথ্যার যুদ্ধের ইতিহাস আর যারা এই যুদ্ধকে অস্বীকার করে আর মুসলিম দাবি করে তাদের দাবিটা সম্পূর্ণ মিথ্যা এক দাবি বাতিল শক্তি থাকবে আর বাতিলের সাথে আমার যুদ্ধ হবে না ইমানের দাবি করার কোন অধিকার নাই ইমান যদি থাকে তাহলে তাকে অবশ্যই সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে যুদ্ধ করতে হবে আমি মুসলিম শরীফের যে হাদিসটি বলছিলাম যদি কলবের দ্বারাও যদি কেউ জিহাদ না করে তার মধ্যে সরিষা পরিমাণ ইমানও নাই আর জিহাদটা করতে হবে কার বিরুদ্ধে ওই শাসকদের বিরুদ্ধে যেই শাসকরা আল্লাহর নির্দেশিত পন্থায় রাষ্ট্র পরিচালনা করে না তার বিরুদ্ধে জিহাদ করতে হবে জিহাদের অন্য বানানো মন গড়া বিভিন্ন ব্যাখ্যা দিয়ে শুধুমাত্র শয়তানের সাথে মিতালি পাকানো যেতে পারে শয়তান মনে করতে পারে এরা তো আমার দুস্থ যারা আমি যে জিনিসটা চাই মানুষের জিহাদের প্রকৃত পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য এরাও এই ধরনের বিভিন্ন বাহানায় মানুষকে জিহাদের ময়দান থেকে সরিয়ে নেওয়ার জন্য এই বিভিন্ন ধরনের ইস্তেহাত করে পদগুলো আবিষ্কার করছে কেউ যে তো বড় ঘাটতি মাথা নিতে পারে মনে করে যে তার বড় জিহাদ কষ্ট হইতেছে তার বড় জিহাদ কলম নিয়ে বসে জিহাদের বিরুদ্ধে লেখে এটা বল কলমের জিহাদ ওই বই লেখে প্রকাশ করে জিহাদের বিরুদ্ধে ওটা নাকি তার এই কলমের জিহাদ কেউ আছে ওয়াজ নসিহত করে বেলায় ওয়াজে যায় পাঁচ হাজার দশ হাজার টাকা না হলে ওয়াজ মাহফিলে যায় না অ্যাডভান্স করা লাগে আবার হাট বাজারের গরু ছাগলের মতো এদেরকে দর কষাকষি করে কিন্তু কন্ট্যাক্ট নিতে হয় তার এই ড্রাই সিজন আসলে পরে তার ডায়েরিতে কোনো তারিখ পাওয়া যায় না দেখা যায় তারিখে চলে আসছে একদিনের দুই জায়গা থেকে দুই পার্টি এখানে দর কষাকষি কে কত দিবে কেউ তো দশ হাজার দেয় তার গরু না পনেরো হাজার দেবো অ্যাডভান্স করা লাগে আবার ফিফটি পার্সেন্ট

টাকা বাড়াইয়া সেটা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স আর এই টাকার বিনিময়ে এই সকল লুটেরারা ওয়াজ বিলে যায় আর তারা বলে এটা মুখের জিহাদ করছে এই দুষ্ট শয়তানগুলো মানুষকে জিহাদের মূল স্পিড থেকে সরিয়ে দেওয়ার জন্য সকল কাজ করছে এই কারণে আল্লাহ পাক সুবাহর কোরআন মজিদ হলো এত উত্তম এক হাতিয়ার যেখানে স্পষ্ট করে আল্লাহ সকল বিধানগুলো নাজিল করেছেন মানুষ যাতে অস্পষ্টতায় না পড়ে মানুষ যাতে দুঃখায় না পড়ে যে আল্লাহ নিজে এক দল দ্বারা অন্য দলকে দমন করেন এই সারা পৃথিবীতে তিনি সব সময়ের জন্য যুদ্ধটাকে আল্লাহ চালিয়ে রেখেছেন আর এই যুদ্ধের মাধ্যমে দিনের বিজয় আসবে যুদ্ধ ছাড়া দিনের বিজয় কখনো আসেনি আর পৃথিবীতে কখনো এমন জামানা আসে নাই কোন নবীর সময়ে একমাত্র সুলাইমান আলাই সালাম আদম আলাহ ইসলামের সমস্ত বিরোধী পক্ষই ছিল না আর কখনো আসেনি যে দুনিয়ার মেজরিটি মানুষ প্রথম একসাথে দলে দলে নবীর দাওয়াত কবুল করেছে পৃথিবীর ইতিহাসে নাই কম সংখ্যক লোক ইমান এনেছে নবীর দাওয়াত গ্রহণ করেছে আর তাদেরকে নবী গড়ে তুলে প্রশিক্ষণ দিয়ে তার প্রতিপক্ষ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন যুদ্ধ করে যাদের সময়ে দিনের বিজয় এসেছে সেইভাবেই এসেছে স্বয়ং আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি নিজে স্বয়ং যুদ্ধ করেছেন নিজে সেনাপতি ছিলেন যুদ্ধ পরিচালনা করেছেন যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যুদ্ধের বাহিনী গঠন করেছেন সেই বাহিনীগুলোকে নিজে নির্দেশনা দিয়ে প্রেরণ করেছেন যেই যুদ্ধ নিজে করলেন যুদ্ধ করালেন যুদ্ধের নির্দেশ দিয়ে গেলেন জীবন ব্যাপী ওই যুদ্ধকে যদি কেউ অপছন্দ করে আর সে বলে আমি রাসুলকে মানি এটা মিথ্যা দাবি করে মাত্র রাসুল্লাহ সাল্লু অনুসারী যদি হতে হয় তাকে কুফার শক্তি আমার চতুর পার্শ্বে আজকে আমাকে পরিবেষ্টন করে রেখেছে আমাকে আল্লাহর হুকুম মানতে আমাকে দিচ্ছে না তখন এই কুফার শক্তির বিরুদ্ধে আমাদের জীবন থাকুক আর নাই থাকুক জীবন পণ লড়াই করার জন্য আমাদেরকে তৈরি হওয়া দরকার এই কুফার শক্তিকে নির্মূল করার জন্য বিপুল মানুষ কোনোদিন আগে আসবে না আগে কিছু সংখ্যক লোককেই ওই মক্কার মহাজিরিনদের মতো গড়ে উঠতে হবে আর মহাজিরিনদের মতো গড়ে উঠলেই আল্লাহ পাক সুবাহান পক্ষ থেকে সাহায্য আসবে আর আল্লাহর সাহায্যেই সেখানে বিজয় আসবে ইমানদারগণ কোন যুদ্ধ করে নিজের শক্তি বলে অস্ত্র বলে দুনিয়ায় কখনো কেউ জয় লাভ করতে পারে নাই বিজয়ের একমাত্র উৎস হলেন আল্লাহ পাক সুবাহান ইমানদারগণ শুধুমাত্র তৈরি হবে ইমানদারের কাজ হলো প্রস্তুতি নেওয়া তারা তৈরি হবে যুদ্ধের ময়দানে যাবে বাড়িতে বসে কাজ হবে না শত্রুর মোকাবেলায় যাবে আল্লাহ সাহায্য চাইবে তখন সাথে সাথে আল্লাহ সাহায্য পাবে ইনশাল্লাহ তো আল্লাহ সুবাহ এমন একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য তিনি যেন আমাদেরকে সুযোগ দেন তোর জন্য যেইভাবে আমাদের গড়ে ওঠা দরকার আমরা সেভাবে গড়ে উঠতে চাই আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করেন তার দিনের জন্য যতটুকু কুরবানি করলে তিনি সন্তুষ্ট হন ততটুকু কোরবানি করা তৌফিক জন আমাদেরকে দান করেন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা